দিনে না বলতে পারি যে আমাদেরকে সঠিক পথ দেখানো হয়নি তো কোরআনে করিম দিয়ে দুটোই ফায়দা হয়েছে আল্লাহ পাক যাকে হেদায়ত করতে চেয়েছেন সঠিক রাস্তা দেখাতে চেয়েছেন সঠিক রাস্তা পেয়েছে আর যারা কোরআনে করিমের হক আদায় করেনি তারা কালকে আমাদের কোনো ওজোর অজুহাত পেশ করতে পারবে না যে আমাদের আপত্তি আছে আমরা তো জানতাম না এই উদ্দেশ্যে আল্লাহ কোরআনে কেরিম নাজিল করেছেন আজকে তফসির হবে সুরায় ফাতের আল্লাহ ফাকরাবুল আলমিন এই সুরা শুরু করেছেন তার প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে এই সুরার নাম হচ্ছে সুরায় ফাতের ফাতের ফাতারা এস্তর থেকে এর মানে হচ্ছে সৃষ্টি করা ফা রা ফিতরাত থেকে ফিতরাত মানে হচ্ছে প্রকৃতি নেচার তাহলে প্রকৃতি মানে যেটা আসল অবস্থা এটাই না এতে থেকে হচ্ছে ফাতারা শব্দটি ফাতারা মানে সৃষ্টি করা আর বিশেষ সৃষ্টিকে ফাতারা বলা খালাকা মানেও সৃষ্টি করা হ্যাঁ কিন্তু ফাতারা এমন সৃষ্টিকে বলা হয় যে বিনা কোনো নমুনা দেখে বোনা কোনো বোনা কোনো কিছু দেখে হ্যাঁ, এর আগে কোনো কিছু ছিল না নতুন প্রথমবার সৃষ্টি করা নতুন ভাবে কোনো কিছু করা যা এর আগে কোনো এরকম নজির ছিল না নমুনা ছিল না এরকম সৃষ্টিকে ফাতারা বলা হয় আল্লাহ ফাকরাবুল আলমিন ফাতের মানে বিনা কোনো নমুনা সামনে রেখেই তিনি সৃষ্টি করেছেন আসমান জমিন মানুষ জিন মালাইকা ফেরিস্তা সমস্ত সৃষ্টি করল গাছপালা নদ নদী আমাদের মধ্যে যারা ছবি অঙ্কনে যারা পটু তারা নদীর একটা ধারণা আছে সাগরের একটা ধারণা আছে ম্যাপের একটা ধারণা আছে বাংলাদেশের বর্ডারের একটা ধারণা আছে কোন দিকে চিকন হয়ে শুরু হয়ে গেছে কোন দিকে চওড়া লম্বা আছে কোন দিকে কতটা আছে এই জন্য একটা নকশা এঁকে দিল কিন্তু যদি ধারণা না থাকতো আর বলা হয় তুমি একটা নকশা করো কি নকশা করবে অসম্ভব আল্লাহ ফকরাবুল আলমের জন্য কোনো কিছু অসম্ভব নয় আল্লাহ ফকরাবুল আলম বিনা কোনো কিছু নমুনা সামনে রেখেই যে সৃষ্টি করেছেন সমস্ত মখলুকাতকে সৃষ্টি জগৎকে এজন্য আল্লাহ পাক ফাতের একে বলা হয় বাদি বাদি উসামাওয়াতি ওয়াল বাদি উসামাওয়াতি ওয়াল আর্দ মানে আসমান জমিন বিনা কোনো কিছু নমুনা দেখে আল্লাহ সৃষ্টি করেছেন তো ফাতের অর্থই হচ্ছে ওই বাদি উসামাওয়াতি ওয়াল বাদি মানে বিনা কোনো কিছু দেখে এবদা মানে হচ্ছে আবিষ্কার এজন্য নতুন কিছু আজকাল আবিষ্কার করলে মানুষ এটাকে এবদা বলা হচ্ছে ইখতেরা বা এবদা বলা হচ্ছে আরবি ভাষায় যে মোবাইল ছিল না প্রথম মোবাইল যেটা তৈরি হলো ওটাকে বলা হচ্ছে এবদা ইখতেরা মানে হচ্ছে আবিষ্কার আর তারপরে একটা মোবাইল হয়ে যাওয়ার পরে যেই রকম হোক না কেন এই বড়ই হোক আর যেমনই হোক মোবাইলটা দেখে তারপরে যে মোবাইল তৈরি হলো ছোট হচ্ছে কত সুন্দর হচ্ছে আরো ধ্বংস আগের যুগে যখন প্রথম রেডিও তৈরি হয় তো আমাদের এক ওস্তাদ বলছেন বিশাল এক হলের মতো এইরকম হলের মতো প্রথম রেডিও রেডিও তৈরি তো যে প্রথম এত বড় করে করেছে সে বেশি পটু আজকালকার এই ছোট যা রেডিও তৈরি করছে অথবা মোবাইলে রেডিও তার চাইছে কারণ প্রথম দেখেনি না দেখেই সে গবেষণা করে তৈরি করেছে আল্লাহ ফকরাবুল আলমীর সমস্ত চাইতে মানুষের মানুষকে আল্লাহ সীমিত জ্ঞান দান করেছেন অমা অতীত মিনাল এলমে ইল্লা তো আল্লাহ পাক আলম সৃষ্টিকর্তা তিনি খালেক মানে সৃষ্টিকর্তা খালাক মানে সৃষ্টি করা আর তিনি ফাতেল মানে বিনা কোনো কিছু নমুনা দেখে সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন বাদি আল্লাহ পাক কোরআন কিনে বলা হচ্ছে বাদি উসামাওয়াত এই আয়াত রয়েছে এই সুরায় ফাতেল এই সুরার প্রথম আয়াতে আল্লাহ পাককে বলা হয়েছে আলহামদুলিল্লাহ ফাতের ইসামাওয়াতে ওয়াল আর্থ এই শব্দটি দিয়ে নামকরণ হয়েছে সুরার সুরায় ফাতে আল্লাহ ফকরাবুল আলমিন এই সুরার প্রথমে তার প্রশংসা ঘোষণা করেছেন এক দুই নম্বর প্রশংসা কেমন করে করতে হবে তা মানব জাতিকে শিখিয়েছেন কারণ আল্লাহ পাক দয়ামাই যদি না শেখাতেন তো আমরা জানতাম না কত যে আল্লাহ পাক দয়াবান রহমান রহিম যে আদাম আলি সাল্লাম ভুল করলেন জানেন না যে কেমন করে আল্লাহকে ডাকতে হবে কি ভাষা দিয়ে ডাকবো কিভাবে বলবো যেমন একজন গ্রামের অশিক্ষিত মানুষ যদি বড় কোনো দরবারে যায় কথা কেমন করে বলতে হবে কোনখান থেকে শুরু করতে হবে কি দিয়ে শুরু করতে হবে জান না ওকে শিখিয়ে পড়ে পাঠানো হয় তুমি এইভাবে কথা বলবে আর যদি এর যোগ্যই না হয় তাহলে বল তোমার দ্বারা হবে না কোন একটা উকিল ধরে এই জন্য উকিল ধরছে আজকাল আদালতে গিয়ে তুমি কথা বলতে পারবে না বাদী অথবা আসামি সেই জন্য উকিলের প্রয়োজন তো আল্লাহ ফাকরাবুল আলমিন আরহামুর রাহিমিন তিনি মানব জাতিকে শিখিয়েছেন কেমন করে তার প্রশংসা করতে হবে কেমন করে তাকে ডাকতে হবে কেমন করে দোয়া করতে হবে তাই কোরআন কারিমে বহু দোয়া রয়েছে আর দোয়ার তরিকাও রয়েছে কোনো মাধ্যম ওসিলা দিয়েও নেই আর আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়াও নেই সুতরাং মুসলিম সমাজের যারা মাধ্যম ভায়া দিয়ে ওসিলা ধরে দোয়া করে সেটাও কোরআন বিরোধী দোয়া আর আল্লাহ ছাড়া অন্যের কাছে চায় গজ কতুবের কাছে চাই সেটাও ইসলাম বিরোধী দোয়া আল্লাহ কোরআনে কেরিমে দোয়া কেমন করে করতে হবে বহু দোয়ার মাধ্যমে নবী রসুলগণের মমিনদের দোয়ার মাধ্যমে আল্লাপাক শিখিয়ে দিয়েছেন আদাম আলি সাল্লামকে আল্লাপাক শিখাচ্ছেন যে কেমন করে এখন তোমাকে দোয়া করে তোবা করতে হবে রব্বান আল্লাহ নান ফুসানা ও ইল্লাম তকফিল্লানা ও তার হামনা লানা কোন আল খাসেরি তো এই দোয়া আল্লাহ পাক বলছেন ফাতালাকা আদাম রব্বেহি কালিমা আদম আলি সালাম জানতেন না যে কেমন করে তোবা করতে হবে দোয়া করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে তখন আল্লাহ পাক তাকে দান করলেন আর আদম আলি ইসলাম হাসিল করলেন ফাতালাক্কা মানে অর্জন করা হাসিল করা তা দিয়ে তবা করলেন তখন আল্লাহ পাক তবা কবুল করলেন তো আল্লাহ ফকরুল আলমিন এইরকমই কোরআনে কিনে প্রশংসা শিখিয়েছেন সুরে ফাঁকা কোরআন শুরু হচ্ছে সেখানে আল্লাহ পাকের কেমন করে হামদোসানা করতে হবে গণগান পেশ করতে হবে আল্লাহ পাকের হক কেমন করে আদায় করতে হবে তা শিখিয়েছেন আলহামদুলিল্লাহ রবিল আলমী আল্লাহ বলছেন কুলু এই মানব জাতি হে মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাকেও না শিখালে তুমি জানতে না কেমন করে আমার প্রশংসা পেশ করতে হবে বলো আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মালিক এই সুরা ফাতের শিখাচ্ছেন কেমন করে করতে হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের ফাতের ইসামাওয়াতিওয়াল আর্দ যিনি আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা বিনা কোনো নমুনা দেখে সামনে রেখে যিনি সৃষ্টিকর্তা ফাতের ফাতারা শব্দটি আরবি ভাষায় নবী সাল্লামের জমানায় সাহাবা কামের জমানায় এর প্রচলন ছিল না আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ বলছেন যে আমরা এর মানে যে সৃষ্টি হয় এটা জানতাম না প্রথম বলছেন ইবিন আব্বাস রাজি আল্লাহ তালাহসিরে রয়েছে কুন্তুল্লাহ আদরি মা ফাতের ফাতেরুসামাওয়াতে আমি অথচ আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালাহমা তফসিরের সবচেয়ে বড় অভিজ্ঞ সাহাবাই কালামদের মধ্যে নবী সালামের বিশেষ দোয়া ছিল যে আল্লাহ পাক তাকে তফসিরের জ্ঞান দান করো আমি জানতাম না মা ফাতের সামাওয়াত আসমান জমিনের ফাতের মানে কি জানতাম না হাতা আতানি আর আবিয়ানি আখতাসমান দুই বেদুইন কিন্তু বেদুইনরা অনেক ভাষা বলে আঞ্চলিক ভাষায় অথবা একাক এলাকায় অনেক সময় বেদুইনরা নিজের নেচারের উপরে থাকে সুতরাং প্রাচীন যুগের ভাষা তারা সংরক্ষিত রাখে শহরের লোকেরা কিন্তু সংরক্ষিত রাখে না এটা বুঝেন না বুঝেন না যেমন আমরা আমাদের আঞ্চলিক একটা ভাষা আছে রাজশাহী মাওলা আলাদা ভাষা আছে আবার নোয়াখালী বরিশাল আলাদা ভাষা আছে চিটাগাঙের আলাদা ভাষা আছে সবাই যখন শহরে দামবামে চলে আসলেন অথবা ঢাকায় চলে আসলেন সারা দেশের মানুষ বড় শহরে যখন সারা বিভিন্ন এলাকার মানুষ একসাথে হওয়ায় তখন মিডিয়াম হলে শুদ্ধ ভাষা যে শুদ্ধ ভাষা দিয়ে আমি কথা বলছি তাই না তাতে বুঝতে পারছেন না যে আমার ভাষায় বেশ কিছু শব্দ আছে অথবা কিছু টোনটান আছে যেটা অন্যরকম আপনাদের ভাষায় আছে যেটা হয়তো অনেকে জানেন না তো যাই হোক বলছেন যে আমরা জানতাম না যে ফাতের মানে কি দুইজন বেদুইন আসলো বেদুইন এলাকা থেকে মরুভূমি থেকে একটা বিবাদ নিয়ে একটা কুয়া সম্পর্কে একটা কুপ নিয়ে ঝগড়া এ বলছে আমারও বলছে আমার ফাঁকা আহদম আলী সাহেব আনা ফাতার তোহা একজন বলছে যে আমি এই কূপ খনন করেছি আনা ফাতার তোহা ফাতার তোহা ফাতার তোহা মানে বাদা তোহা আমি এটাকে তৈরি করেছি আমি এটা প্রথম তৈরি করেছি বাদাত আমি শুরু করেছি এটাকে এই খনন করা বা এটা তৈরি করা আমি শুরু করেছি তাহলে ফাতার মানে আমি প্রথম শুরু করেছি তাহলে ফাতেরুসামাওয়াত যিনি আসমান জমিন সর্বপ্রথম তৈরি করেছেন বিনা কোনো তার আগে কোনো আসমান ছিল না জমিন ছিল না কিছু ছিল না এই বেদুইনের কাছ থেকে ফাতের অর্থ জানলাম এর থেকে বোঝা যায় যে ভালো জিনিস যদি আপনার ছোটর কাছেও পান সেটা তার কাছ থেকে শিখতে হবে মাদ্রাসা পড়ে আপনি দাওরায় হাদিস আর মুফতি হয়েছেন আর কারিয়ার হাফেজ হয়েছেন সেজন্য একজন মাদ্রাসায় পড়েনি আর তৌহিদের জ্ঞান তার কাছে আছে আপনি তৌহিদে জিরো সেই সন্ন্যতের নবিসামের তরিকার জ্ঞান আছে সন্ন্যত বিদাত কাকে বলে সে সম্পর্কে জ্ঞান আছে তহিদ কত প্রকার জ্ঞান আছে হ্যাঁ, সুমি জয়ীফের হাদিসের জ্ঞান আছে আপনার কাছে ওই সবের জ্ঞানই নেই সিলেবাস পড়েননি আপনি তাহলে আপনাকে আপনার চাইতে ছোট হলেও তার কাছ থেকে ভালো জিনিসটা শিখতে হবে এই শিক্ষা পাওয়া গেল সাহাবাইকে রাম থেকে ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে তো <clears throat> আল্লাপাক বলছেন যে আল্লাপাক হচ্ছেন ফাতেরি আলাল আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা জায়েলিল মালায়কাতে রসুল্লাম মালায়কাকে অর্থাৎ ফেরেস্তাগণকে যাকে উর্দু ফার্সি ভাষায় ভারত মহাদেশের লোকেরা ফেরেস্তা বানিয়ে দিয়েছে যেমন সালাদকে নামাজ বানিয়ে দিয়েছে শ্যামকে রোজা বানিয়ে দিয়েছে তেমন মালাইকাকে মালাইকা বহু বচন আর এক বচন একজন ফেরেস্তা হচ্ছে মালাক কি মালাক মালাক মানে ফেরেস্তা আর মালিক মানে হচ্ছে বাদশাহ মালিক লামে যদি জের দেন মালিক মানে হচ্ছে কিং বাদশাহ আর মালিক মালাক মানে হচ্ছে ফেরিস্তা তো অর্থ না বুঝলে মানুষ বড় বড় ভুল করে এক কারি সাহেব নামাজ পড়ছে রমজানে আগে পড়াচ্ছে আর পড়ছে যে ওয়াকানা ওয়ারা আহম মালাকুন কাসবা ওই যে খেজের আর ঘটনায় আল্লাহ বলছেন যে এই দেশে নতুন নৌকা চালালে অসুবিধা আছে হ্যাঁ তাই না ঘটনায় আছে না কেন ওই জালেম রাজা যদি নতুন নৌকা দেখতো তাহলে কি করতো ছিনিয়ে নিত কে এই রহস্য বয়ান করছেন খেজার আল ইসলাম যিনি নতুন নৌকা কে ফুটো করে দিলেন বা একটু ভেঙে ছিদ্রকে ভেঙে দিলেন দিয়ে একটু তাতে যাতে করে একটা দোষ হয়ে যায় যাতে আর এখানকার জালেম রাজা আর নেবে না তাহলে না এই নৌকো ভালো না তো ফুটো আছে বা ভেঙে আছে তো সেখানে আছে কি ওয়াকানা আহম বাদশাহ রাজা তাই না মালিক একজন জালিম শাসক আছে যদি ভালো সাফিনাতিন ভালো যদি সুন্দর কোন যান পায় পানি জাহাজ পায় অথবা নৌকা পায় তাহলে জবরদস্তি দখল করে নেয় গাসবা মানে জবরদখল করে নেয় ওখানে পড়ছে কারি সাহেব আর আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি বড়ই আশ্বাস লাগলো হ্যাঁ আমার মুসলিম নামা শেষ হয়ে গেছে তখন হেঁটে আসছি অফিসের দিকে এই রমজানে মালাকন মালাকন মানে ফেরেস্তা এক ফেরেস্তা ছিল তাহলে তার জন্য কি হলো তফসিল এক ফেরেস্তা ছিল যে কোনো ভালো নৌজান দেখলে বা নৌকো দেখলে কি করত দখল করে নিত বেইমানি করে নিত ফেরিস্তা দখল করে নিত কোনখানে গেল দখল আর কত বড় অন্যায় করলে সে বুঝে করুক আর না বুঝেই করুক তো আরবি না বুঝে কোরআন তেলাওত করলে যে কানা হাফেজ গুলো মানে চোখ ঠিক থাকতেও কানা অর্থ বুঝে না শুধু কোরআন মুখস্থ বলছে হাফেজ হয়ে গেছে তারাবি পড়াইতে পারছে কাজ হয়ে গেছে কোরআ তেরাত করতে পারি কাজ হয়ে গেছে অথচ আল্লাহর কিতাব নাজল করেছেন আল্লাহ ফকরাবুল আলমিন বুঝে সংশোধন করা নিজেরই সংশোধন হয় না অপরে কি সংশোধন করবে নিজে বলে বুঝে না যে আমি বাদশাহ বললাম কি ফেরেস্তা কি ফেরেস্তাকে দোষ চাপিয়ে দিলাম ফেরেস্তা যাদেরকে আল্লাহ পাক গোনা থেকে পাক পবিত্র করেছেন ফেরেস্তাই তাকে বেইমানি করে দিলাম তাই না তো যাই হোক আল্লাহ কি বলছেন আল্লাহ পাক দূত বানিয়েছেন দূত আল্লাহ পাক নিযুক্ত করেছেন বহু বচন হচ্ছে রসুল রসুল মানে হচ্ছে নবী রসুল আর নবী রসুলকে রসুল এই জন্য বলা হয় যে আল্লাহ পাকের নবী রসুলগণ হচ্ছে দূত বান্দার জন্য মানব জাতির জন্য তাই না ফেরেস্তাদেরকে আল্লাহ পাক এখানে মালাইকাকে বলছেন দূত রসুল এ আবার কোন রসুল আমাদের রসুল না ফেরেস্তারা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুন না বরং নবীগণের মাঝে এবং আল্লাহর মাঝে দূত আল্লাহ পাকের কথা আম্বিয়া রসুলকে পৌঁছাতে হবে এর মাধ্যম হিসাবে দূত হচ্ছেন কারা মালাইকা ফেরেস্তাগণ তো আল্লাহাক বলছেন ফেরেস্তাগণকে আল্লাহাক মালায়কাকে রসুল দূত বানিয়েছেন এই ফেরেস্তারা উলি আজনেহাতিহি আজনেহা জানাহনের বহু বচন জানাহ মানে হচ্ছে ডানা এটা হচ্ছে জানাহ আল্লাহ বলছেন মমিনী হ্যাঁ মমিনদের জন্য তুমি নিজের ডানাকে তারপরে বাপ মায়ের জন্য আল্লাহ বলেছেন যে ওয়াকফিল লাহমা জানাহাজমিনা রাহমা মাতা পিতার জন্য নিজের হ্যাঁ, বিনয়ের দানাকে বিছিয়ে দাও মানে বাপমা যা বলবে জায়েজ কথা বললে একেবারে মতো করে মেনে নাও জায়েজ কথা বললে হারাম কথা বলবে এই নয় যে তোমাকে ফরজ কথা বললে মানবে নামাজের কথা বললে শুধু রোজার কথা বললে হজ কথা বললে হ্যাঁ, না বরং জায়েজ কথা বলছে তুমি যেতে চাইছো অমুক জায়গায় যাবো ওখানে যাওয়া যায় আমরা অমুক না অমুক জায়গা বাপ মা বলছে না অমুক জায়গায় যাবো বিদেশ আসতে চান অমুক দেশে যাব ওই দেশে যাওয়া যায় আর এই দেশেও যা না ওই দেশে না ওই দেশে যাও অমুক জায়গায় বিয়ে করব। এখানেও বিয়ে করা যায় ওখানেও বিয়ে ওই বাড়িতে বিয়ে করা যায় না এই বাড়িতে না ওই বাড়িতে বিয়ে করো যায় ফরজ নয় সন্ন্যত না মুস্তাহাব না শুধু যায় কথা যদি বলে হারাম না যায় বলেনি তো আফেজ লাহমা জানা হাজুল্লি বিষকে দাও ডান আল্লাহ বলছে জানা তো জানার বহু বচন হচ্ছে আজনিহা তাহলে ফেরিস্তাদের ডানা আছে পাখা আছে ফেরিস্তাদের মতো ফেরিস্তাদের মতো ফেরিস্তাদেরকে আমরা দেখিনি তাহলে ফেরিস্তাদের ডানাকে যদি আমরা না বলি ফেরিস্তাদের ডানা কার মতো আছে এরোপ্লেনের মতো আছে বলবেন ফেরিস্তাদের ডানা বড় বড় পাখির মতো আছে বলবেন হ্যাঁ তাহলে অন্যায় করলেন আপনি আপনাকে যে সম্পর্কে জ্ঞান দেওয়া হয়নি বাড়াবাড়ি কথা বলেন না জানে কথা বললেন না জানে দিন সম্পর্কে ফেরিস্তা সম্পর্কে মালাইকা সম্পর্কে কথা বলা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে কথা বলা নবীদের সম্পর্কে কথা বলা হচ্ছে কবিরা গুনা ওয়ান্তাপুর মালা তাহলে মন বড়ই কবিরা গুনা তাহলে ফেরেস্তা সম্পর্কে যদি এটা বলা যায় না হয় যে ফেরেস্তা যে দানা বড় বড় পাখির মতো হ্যাঁ তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহর যা কিছু কোরআনে কিনিমে বলা হয়েছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ পাকের চক্ষু আছে হ্যাঁ অস্বীকার করবেন আল্লাহ পাকের আছে কেমন আল্লাহর মতো যেমন ফেরেস্তাদের নানা সম্পর্কে বলছে ফেরেস্তানো হতো যেমন ফেরেস্তার ডানা উপযোগী হয় ফেরেস্তার যেমন সৃষ্টি তেমন আল্লাহ পাক তাদের ডানা দিয়েছেন আমরা জানি না ফেরেস্তা সম্পর্কে যখন জানি না তো আল্লাহ সম্পর্কে কি জানি এতটুকু জানে যে আল্লাহ বলেছেন আল্লাহ দুই হাত আল্লাহ আছে দুই হাত আল্লাহ বলেছেন হাত আছে কিন্তু আল্লাহ হাত আল্লাহ মতো আমরা জানি না কেমন যারা অস্বীকার করে আল্লাহ পাকের হাত মানে কুদরতি হাত আল্লাহ পাকের চক্ষু মানে রক্ষণাবেক্ষণ দেখাশোনা এরা অস্বীকার করলো এই আয়াতগুলিকে এরা হচ্ছে বিদাত পন্থী আল্লাহ পাক আরো সে আজিম আছেন না না আল্লাহ সর্বত্র বিরাজমান তারা অস্বীকার করলো এই আয়াতগুলি আল্লাহ পাক আরো সে আজিম আছেন আল্লাহ পাকের মতো কোন রাজার মতো নাই কোন শাসকের মত না উলি আজনে হাতিন এই ফেরেস্তাগণ এই মালাইকার এগুলি হচ্ছে সেফাত গ্রামারে উলি আজনে হাতিন এই মালাইকা ফেরেস্তাগণ বহু ডানা বিশিষ্ট আজনেহা বহু ডানা বিশিষ্ট বাস না তারপরে আল্লাপাক ব্যাখ্যা করেছেন কেমন দানা কতটা দানা আছে কিছু ফেরেস্তা আছেন মালাইকা আছেন মাস না দুই দুই ইসনাইন মানে শুধু দুই হয় আর মাসনা যদি করে দেন তোর মানে কি হয় দুই দুই যেমন আমরা বলি কোন সময় আপনি দু টাকা নেন আর আপনার চার পাঁচটা ছেলে আছে সবাইকে নাস্তার পয়সা দিচ্ছেন স্কুলে যাচ্ছে আমরা করি সকালবেলা অনেক সময় তোমরা দু টাকা দু টাকা করে নাও তার মানে কি প্রত্যেকে দু টাকা করে নাও হ্যাঁ দু টাকা দু টাকা করে নাও এর মানে না দুই দুই চার টাকা নয় একজনে এটা কি এর অর্থ হয় বুঝতে পেরেছেন না তাহলে দুই দুই আছে মানে প্রত্যেক ফেরেস্তা কোন কোন ফেরেস্তা এমন আছে যাদের দুটো দুটো করে নানা আছে দুই দুই চারটা না বুঝলেন না কোরআন করিমের আর একটি আয়াতের এক শ্রেণীর লোকেরা ভুল ব্যাখ্যা বুঝেছে আল্লাহ বলছেন ফান কেহু মা তাওয়ালাকুম তুমি নারী জাতিদের মধ্য থেকে তোমাদের যা পছন্দ হয় তোমরা বিবাহ করো তারপর আল্লাহ বলছেন মাস না দুই দুই করতে পারো সোলা সা তিন তিন করতে পারো আর রোবা চার চার করতে পারা তাহলে এর অর্থ কি সঠিক অর্থ হচ্ছে দুটো রাখো একসাথে অথবা তিনটে রাখো একসাথে অথবা চারটা রাখে রাখে একসাথে একসাথে চারটার বেশি রাখতে পারবেন এই জন্য রোবা চার বলে রোবা বলে চার চার বলে আলো ছেড়ে দিয়েছেন প্রত্যেকে চার চার রাখতে পারো প্রত্যেকে তিন তিন রাখতে পারো প্রত্যেকে দুই দুই রাখতে পারো এক শ্রেণীর লোকেরা বুঝতে পারেনি গুমরা হয়েছে বুঝতে গিয়ে ওরা বলছে আঠারোটা রাখা যাবে নতুন কথা শুনেন আপনাদের হিসাব করে দেখেন দুই দুই কত হয়ে যায় চার আর তিন তিন ছয় তাহলে ছয় আর চার কত হয় দশ হয় আর চার চার আট ডবল ডবল ধরে তাহলে কটা হলো আঠারোটা বুঝলেন তাদের তফসির এটা হচ্ছে কোরআনের অপব্যাখ্যা তো বিদাতপন্থীরা কোরআনের এইভাবে অপব্যাখ্যা করে আঠারোটা বিবি রাখা যায় অথচ কেউ যদি আঠারোটা পাঁচটা রাখে তো সে মূর্তা মুসলমানই নয় আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন মাসনা দুই দুই ডানা বিশিষ্ট ফেরেস্তা রয়েছেন অসোলাসা তিন তিন ডানা বিশিষ্ট ফেরেস্তা রয়েছেন অরোবা আর চার চার ডানা বিশিষ্ট ফেরেস্তা রয়েছেন ইয়াজিদ ফিল খালকে মায়াশা আল্লাহ পাক তার সৃষ্টিতে বৃদ্ধি করেন মায়া সাহাজ যতটা চান যেমন চান আল্লাহ ফাকরুল আলম এই বলে আল্লাহ ফাকরুল আলম চারের ওপরে কত ডানা যে আছে অনেক ফেরেস্তান এটা আল্লাহ ফাকর সংক্ষেপে বলে দিয়েছে এরপরে অনেক ডানা বিশিষ্ট ফেরেস্তাও আছে সেগুলি বললাম না যেমন জিব্রাইল আলহ সালাম সম্পর্কে নবী করিম সাল্লামের হাদিস থেকে জানা যায় যে নবী করিম সাল্লাম জিবরা আলি আসল রূপ চেহারাই মাত্র দুইবার দেখেছেন মেয়েরাজে এবং একবার মক্কাই দেখেছেন কাদসাদ্দাল ওফুক মনে হচ্ছে একটা দিগন্ত একটা দিগন্ত মানে উত্তর পূর্ব কোন থেকে ধরেন দক্ষিণ পূর্ব এটা হচ্ছে একটা দিগন্ত হ্যাঁ এক কাদসাদ্দাল ওফুক পুরো ঘিরে ফেললো এক ফেরেস্তা জিবুল আলাইসালাম শুধু পুরো দিগন্ত একটা দিক ঘিরে ফেলল পৃথিবীর মেয়াত জানা হিন আর তার কতটি ডানা ছিল ছয় শত ডানা ছিল চারের পরে আল্লাহ পাক কত যে বেশি দানা বিশিষ্ট ফেরেস্তা সৃষ্টি করে রেখেছেন কত শক্তিশালী ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ তার সৃষ্টিতে যত ইচ্ছা বৃদ্ধি করেন সবকিছুর উপর ক্ষমতাবান সর্বশক্তিমান আল্লাহ পাকের শক্তি কোন সীমা নেই সীমাহীন আপনার শক্তি সীমিত সুতরাং আপনি যতই পয়সার মালিক হন যতই বড় নেতৃত্বের মালিক হন এক জায়গায় গিয়ে আপনি আর পারছেন না কয়েক কোটি টাকার জিনিস কিনতে পারেন কিন্তু তার উপরে আর পারছেন না তাই না একটা উপমহাদেশের শাসক হলেন কিন্তু তারপর আর এক উপমহাদেশ আর পারছেন না ওইদিকে পারলাম না কিন্তু আল্লাহ পাক আল্লাহ করলে সেই কাদিন সুতরাং আল্লাহ পাক তার সৃষ্টি যেমন ভাবে ইচ্ছা তিনি সৃষ্টি করে থাকেন তারপর আল্লাহ পাক তার রহমতের কথা বলছেন যে আল্লাহ পাক তার রহমতের একাই মালিক একক এই ক্ষেত্রে তার মালিকানে তিনি এক ও একক আল ওয়াহেদ আল আহাদ কোন শরিক নেই না কোনো নবী রসুল শরিক আছে না কোনো পীর ওলি মুর্শের শরিক আছে এগুলি সিরকি কুফুরি কথা এরপরে আর ইসলাম থাকে না আল্লাহ পাক বলছেন মায়াস্তাহিল্লাহ রহমান আল্লাহ ফাকরুল আলমিন মানব জাতির জন্য যে কোনো রহমতের দ্বার খুললেন বা রহমত খুলে দেন যদি কার জন্য অনুগ্রহ আল্লাহ পাক খুলে দেন দিতে চান ফালা আল্লাহ তাহলে তাকে বাধা দেওয়ার কোনো শক্তি নেই বাধা দেওয়ার কোনো শক্তি নেই আপনার জীবনে আপনি দেখবেন অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে কোনো কাজে আপনার কিন্তু বাধা দিয়ে কেউ কামিয়াব হতে পারেনি আর আপনার জীবনে না দেখলে অন্যের জীবনে আছে মানব জাতির ইতিহাসে আছে তাই না মোসা আলি সাল্লামকে বাধা দেওয়ার ফেরাউন কত চেষ্টা করেছে তাই না নু আলি সাল্লামকে বাধা দেওয়া তার জাতি কত চেষ্টা করেছে হ্যাঁ? ইব্রাহিম আলি বাধা দেওয়ার জন্য তার বাবা পর্যন্ত কত চেষ্টা করেছে মোহাম্মদ তার দাওয়াতে বাধা দেওয়ার জন্য কত চেষ্টা করেছে আরব মুসলিকরা এইভাবে যে কোনো ক্ষেত্রে হোক না রিজিকের ক্ষেত্রে হোক আপনার কোম্পানিতে দুশ্মন শত্রু সঙ্গী আছে অথবা ওপরে কেউ আছে যে আপনাকে রাখতে চাই না আল্লাহ যদি এই রহমতের দরজা আপনার জন্য খুলতে চান যে আপনি থাকবেন এখানে রিজিক আছে ফালা মনসে আল্লাহ কেউ তাতে বাধা দিতে পারে না আর যদি আল্লাহ রাস্তা বন্ধ করে দেন সারা দুনিয়াও রাখতে পারে না আল্লাহ উঠিয়ে নেবেন যারা রাখতে ছিল তাদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন রাখবে কি অনেকে বলে যে আমি একটা বড় পোস্টে যাচ্ছিলাম কিন্তু যেই বস এই কাজটা করছিল সে হঠাৎ করে মরে গেলাম কালকে একটা গল্পতে গল্পতে এক ভাই শোনাচ্ছিলেন এরকম যে একটা কাজ হতে যাচ্ছিল কিন্তু যার হাতে এই কাজটা ছিল মেটারটা ছিল সে হঠাৎ করে মারা গেল দেখলেন ভাবছিলেন যে সবকিছু হয়ে যাবে কিন্তু কিছুই হল কারণ আল্লাহ পাক রাখেনি এটা আপনার ভাগ্য আল্লাহ পাক বলছেন মায়াফতাহিল্লাহমিন রাহ মানব জাতির জন্য যেই রহমতের রহমত আল্লাহ পাক খুলে দেন মা মসুলা মা মানে যা যেই রহমত আল্লাহ পাক খুলে দেন যেই অনুগ্রহ আল্লাহ পাক খুলে দেন ফালাম কালা তাতে বাধা দেওয়া আমসাকে মানে রুকে নেওয়া বাধা দেওয়া বিরত রাখা সেটাকে কেউ নিবরণকারী নিবারণকারী নেই অমায়ুম শেখ আর আল্লাহ যদি কোনো জিনিসে বারণ করেন যা হবে না অমায়ুম শেখ আল্লাহ পাক যদি বাধা দেন যেটা হতে দেব না তারপরে আল্লাহ পাকের পরে আর কেউ সেটা প্রেরণকারী নেই পাঠাবে আপনার কাছে অসম্ভব কথা কোন শক্তি নেই এই আয়াতের আলোকেই নবী করিম সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে একটি দোয়া শিখিয়েছেন যে দোয়ার মাধ্যমে আপনার এই ইমান তকদিরের প্রতি ইমানকে আপনি সতেজ করবেন মজবুত করবেন আল্লাহ হে আল্লাহ লামানিয়া কোনো বাধাদানকারী নেই লেমা আতাই যা তুমি দিতে চাও তুমি যদি দেও তাতে কোনো বাধা দেওয়ার শক্তি নেই ওয়ালা মতিয়া আর কেউ দাতা হতে পারে না দিতেও পারে না লেমা মানাতা যদি কিছুতে তুমি বাধা দাও আর কোন মেহনতকারী মেহনত কখনো কাজে আসবে না আল্লাহর পক্ষ থেকে সেটা যদি না পেয়ে থাকে আপনার ভাগ্য তো <clears throat> আল্লাহ পাক তারপরে বলছেন ওহুয়াল আজিজুল হাকিম কারণ আল্লাহ পাক রব্বুল্লার মহাপরাক্রান্ত মহাপরাক্রান্ত আল্লাহ যা ইচ্ছা তাই করেন কিন্তু আমরা অনেক সময় ইচ্ছা করেও করতে পারি না নিজের থেকে জুনিয়র তাকে ঠেকাতে পারেন না তো সিনিয়রকে ঠেকানো তো মুশকিল আরো তাই না আল্লাহ পাক হচ্ছেন আজিজ সর্বজয়ী মহাপরাক্রান্ত আল হাকিম এবং তিনি প্রজ্ঞাময় কোনটা করবেন কাকে দেবেন আল্লাহ যে দিলেন আপনার বাহ্যিক মনে হচ্ছে যে আল্লাহ এই অসৎকে কেন দিয়েছে এই ব্যক্তিকে কেন দিয়েছে আপনার পছন্দ হচ্ছে না আল্লাহ আল্লাহ হাকিম আল্লাহ প্রজ্ঞাময় আল্লাহ হেকমত রহস্য ভালো জানেন যে কাকে কি দিতে হবে আল্লাহ পাক দিনের হেদায়ত একটা গরিবকে দিয়েছেন বহু পয়সাওয়ালাকে দেননি বড় নেতা কেউ দেননি কিন্তু একটা গরিব একটা ক্লিনার দিন আনে দিন খাই তাকে আল্লাহ পাক দিন দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন আল্লাহ পাকের ইচ্ছা তিনি হাকিম তিনি জানেন যে কাকে কি দিতে হবে এই হেকমতের ভান্ডার রহস্যের ভান্ডার আমাদের সামনে খুলে নিয়ে যার ফলে আমরা জানি না এই জন্য বলতে হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যা কিছু পৃথিবীতে হচ্ছে প্রীতিকর হোক আর অপ্রীতিকর হোক ভালো লাগুক অথবা ভালো নাই লাগুক তাতে আল্লাহ পাকের হেকমত রয়েছে কারণ আল্লাহ পাকে নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল হাকিম মানব সকল অনুগ্রহ নিয়ামত তোমাদের উপর যে বহু রয়েছে তা স্মরণ করো হালমিন খালিকুম গাইরুল্লাহ আল্লাহ পাকে নিয়ামত স্মরণ করুন তো দেখুন আল্লাহ পাকের এই আয়াত পড়লেন আর পড়ে তর্জমা করে চলে গেলেন না এটা নিয়ে একটু থামেন আর একটু নিজেকে স্টাডি করেন আল্লাহ নিয়ামতকে স্মরণ করো কি ছিলেন আপনি আর কি হয়েছেন আপনি হ্যাঁ কোথায় পৌঁছেছেন আপনার বাপ মায়ের অবস্থা কেমন ছিল আর আপনার অবস্থা আপনার ছেলে মেয়ের অবস্থা কেমন তারপরে সুস্থতা অসুস্থতার ক্ষেত্রে এমন মানুষ বিছানায় এমন ভাবে ছিল রুগ্ন অবস্থায় যে ফিরে আসবে আর দুনিয়ায় এরকম আশা ছিল না কোথায় ছিলেন আপনি কোথায় আসলেন নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করেন আপনি কোথায় ছিলেন বীর্য ঘৃণিত বীর্য আর সেখান থেকে আপনি এত সুন্দর মানুষ হয়েছেন আর মনে করেন সব আমার বিদ্যা বুদ্ধি টাকা পয়সা সব আমার আমি এগুলো সঞ্চয় করেছি আল্লাহ নিয়ামতকে স্মরণ সব আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো এবং আল্লাহ পাকের নিয়ামত প্রত্যেকটি স্মরণ করে আল্লাহ পাকের সুক্রিয়া নিয়ামত স্মরণ করা মানে শুধু এ নাই আমি এই আমি এই হয়েছি এই হয়েছি আমার বাবা কিছুই ছিল না আমি নিজের বুদ্ধিতে এগুলো করেছি আমি নিজের চেষ্টাতে পড়েছি না এটা নয় বরং আল্লাহ পাকের সুক্রিয়া আল্লাহর দাম যদি আল্লাহ ইচ্ছা করতেন তো আপনাকে দিতেন না অন্য কাউকে দিতেন আল্লাহাকে নিয়ামত স্মরণ করো আল্লাহাকে নিয়ামত যে অনেক লোক শির কুফুরিতে ছিলেন বিদাতে ছিলেন সে অবস্থায় মরে গেলে জাহান নাম ছাড়া কোনো উপায় ছিল না আল্লাহ পাক সেখান থেকে রক্ষা করে নিয়ে এসছেন উজ করুন নিয়ামত আল্লাহ আলিকুম আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক সৌদি আরব আপনাদেরকে নিয়ে এসছেন এবং এখান থেকে শুধু রিয়াল নিয়ে যাওয়ার তৌফিক দেয়নি ওই দুনিয়াদার পেটুকদের মতো বরং আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন যে দিনের এলম এখান থেকে জ্ঞান নিয়ে যাচ্ছেন কোরআন এবং হাদিসের রসুলের তরিকা এখান থেকে নিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ নিয়ামতকে স্মরণ করেন একটু আল্লাহ শুক্রিয়া দেখালেন আল্লাহ হজ করা তৌফিক দান করেছেন বড় বড় পয়সা আল্লাহ হজ করা তৌফিক আনি উমরা করার তৌফিক হয়নি আপনি যে কোনো সময় হজ আর উমরায় যেতে পারছেন আপনি আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করেন তৌহিদের জ্ঞান মাদ্রাসা পড়ে তৌহিদের জ্ঞান হয়নি আল্লাহ সর্বত্র বিরাজমান সব কিছুতেই বিরাজমান হ্যাঁ কুফুরি কথা বলেও আল্লাহর বড় বলি হোসেন মনসুর হেল বড় বড় আল্লামা যাদেরকে বলা হচ্ছে আর বলা হচ্ছে বড় বাগ্নি বক্তা তারাই এই রয়েছে আল্লাহ আপনাকে হৃদায়ত দান করেছেন উজ করুন নিয়ামত আল্লাহ আলিয়া আল্লাহ পাকের কত বড় নিয়ম যে আল্লাহ পাক এই শিল্পুফুরি থেকে আপনাকে বের করেছেন হালমিন খালেফিন গাইরুল্লাহ চিন্তা করে দেখো তো যে আল্লাহ ছাড়া কি কোন সৃষ্টিকর্তা আছে আল্লাহ ছাড়া কি কেউ সৃষ্টি কোনো কিছু করেছে না সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ পাক রবুল আলমী ইয়ারুজক যিনি তোমাদেরকে রিজিক দিচ্ছেন সৃষ্টিকর্তা কেউ আছে আল্লাহ ছাড়া আর তোমাদেরকে রিজিক দিচ্ছে তোমার রিজিক যে তোমার শরীরের সুস্থতা তোমার আহার তোমার ছেলে মেয়ে তোমার এই নিরাপত্তা এগুলির মালিক কে একমাত্র আল্লাহ রাবুল আলমিন আর কেউ আছে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ রিজিক দিচ্ছেন আর আল্লাহকে বাদ দিয়ে মাজারে চেষ্টা করবেন কবরে চেষ্টা করবেন নিজের হাতে প্রতিমা পুতুল তৈরি করে কেউ চেষ্টা করেছে আর আপনি সাড়ে তিন হাতে কবর দিয়ে চেষ্টা করবেন আল্লাহ পাক তৌহিদে রবুবিয়াতের কথা বলে আল্লাহ পাকের প্রভুত্বের কথা বলে তৌহিদে অলুহিয়াত প্রমাণ করতে চেয়েছেন যে যিনি সৃষ্টি করলেন যিনি রিজিক দিচ্ছেন তাকে বাদ দিয়ে কোথায় চেষ্টা করতে যাও কার কাছে দোয়া করতে যাও তার কাছে পেলে না ছেলে মেয়ে তার কাছে রোগের আরোগ্য পেলে না বাবার দ্বার রাহে যেতে হয় তাবিজ বানতে হয় আল্লাহ পাক তাই বলছেন তারপরে বলেছেন তৌহিদে উলুহিয়াতের কথা আসমান জমিনে এমন কেউ আছে আল্লাহ পাক ছাড়া যে তোমাদের রিজিক দিচ্ছে বৃষ্টি বর্ষণ আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে আর এই বৃষ্টি বর্ষণ না হলে কোনো ফসল জন্মাবে খাদ্যদ্রব্য পাবে ধান গম কিছু পাবে কিছু পাবে না রুটি পাবে না ছাতু পাবে না ভাতি পাবে কোনো কিছুই পাবে না বরং গোস্ত পাবে না গবাদি পশু মরে সাফ হয়ে যাবে গোস্ত পাবে না পানি থাকবে না পুকুর শুকে যাবে নদী শুকে যাবে মাছও পাবে না কোথায় পাবে সব পানি থেকে পানি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবকিছু এই পানি বর্ষণ করুক তো এই বড় বড় দুনিয়ায় যে শক্তি হয়েছে বহু পয়সা রডেল পয়সায় এ অস্ত্র শস্ত্রে খরচ করছে প্রতিরক্ষায় খরচ করছে তারা কেন বৃষ্টিপাত করাতে পারে না যে আমাদের দেশে আমরা বৃষ্টিপাত করে পানির ক্ষেত্রে আমরা আল্লাহ পাক পাঁচ বছর যদি পানি বন্ধ করে দেন কোন দেশের তাহলে সেই দেশের অবস্থা খারাপ হয়ে যায় বিদেশ থেকে যদি কোনো খাদ্য না আসে সেই দেশের লোক কখনো বাঁচতে পারবে না বেশি না পাঁচটা বছর শুধু আর নিচে পানি মাটির নিচে যা আছে আল্লাহ পাক তা যদি আল্লাহ বন্ধ করে দেন সবকিছু বন্ধ হয়ে যাবে তোমাদের পানি নিচে যে আছে সেটা যদি পাতালে নেমে যায় আর তোমাদের হাতে না আসে লব্ধ না হয় মাই মাই মিষ্টি পানি তোমাদের যেন কোন শক্তি এনে দিতে পারে তোমাদের নলকূপে যদি পানি না আসে নলে পানি না আসে কূপে পানি না আসে পুকুরেও পানি নেই কোথায় পানি পাবে কোন শক্তি আছে আল্লাহ পেট্রোল আজকে যদি নামিয়ে দেন পাতালে আর পাওয়া যাচ্ছেন না পেট্রোল খনি থেকে পেট্রোল বেরোচ্ছে না উপলেন আপন জায়গায় দাঁড়িয়ে থেকে যাবে হ্যাঁ যত গাড়ি আছে যত যান্ত্রিক সভ্যতায় যে উন্নতি সব কিছু আপন আপন জায়গায় ধ্বংস হয়ে যাবে হবে না এসবের মালিক কে আসমান জমিনে একমাত্র মালিক আল্লাহ আকরবুল রব্বুল আলমিল্লাহু তিনি ছাড়া আর কেউ সত্য মাহবুদ নেই এবাদতের হকদার নেই শেষদার হক আর কেউ রাখে না দুয়ার হক আল্লাহ ছাড়া কেউ রাখে না ফরিয়াদের হক আল্লাহ ছাড়া কেউ রাখে না ইয়া গৌস বলে আল্লাহ ছাড়া জিলানি চিস্তিকে ডাকবেন না ইয়া গরিব না গরিবের দাতা আল্লাহ ছাড়া কাউকে বলবেন না আল্লাহ ছাড়া কারো কাছে পাওয়া যায় আশা করা যায় দিতে পারে এইরকম সিকি কুফির আকিদা রাখবে না আজকে বড় দুঃখের বিষয় এগুলি মুসলিম নামধারী মুসলিমদের আকিদা যদি হিন্দু ইহুদি খ্রিস্টানদের আকিদা হইতো তো বলতাম তারা তো কোরআনেই বিশ্বাসী নাই হ্যাঁ আল্লাহ পাকের সৃষ্টিকর্তা হওয়াতেই বিশ্বাসী নয় আল্লাহ পাকের রেজিক দাতা হওয়াতেই বিশ্বাসী নয় কিন্তু এরা কোরআনে বিশ্বাসী হওয়ার দাবিদার আর এরা এই শিরকুফুরি করে এসব জানার পরেও আল্লাহ পাকের এই কোরআন করিম নাজিল করার পরেও ফান্না তু ফাকুন কোথায় তোমরা ফিরে চলে যাচ্ছ হেদায়ত পাচ্ছ না পূজ্য আছে কারণ ফাঁকাত কুজেবাত রসুল মিন কাবলিক আপনার পূর্বেও বহু রসুলকে মিথ্যা বাজি বলা হয়েছে মিথ্যুক মনে করা হয়েছে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে আর একদিন এসবের ফয়সালা অবশ্যই হবে বিচার হবেই হবে আল্লাহ পাকের কাছেই সমস্ত বিষয় ফিরে আসবে সমস্ত মেটার আল্লাহর কাছে ফিরে আসবে সমস্ত ফাইল সমস্ত কেস আল্লাহর সামনে ফিরে আসবে নবী করিম সাল্লাহাম মানহানি করেছে ওয়েল আল্লাহ তুরজাউন আল্লাহর কাছে ফিরে আসবে কেউ কাউকে গালি দিয়েছে অন্যায় ভাবে আল্লাহর কাছে ফিরে আসবে কেউ কারোর উপরে জুল অত্যাচার করেছে আল্লাহর কাছে ওয়েল আল্লাহ তুরজাউন সবকিছু ফিরে আসবে নবী মোহাম্মদ রসুল্লাহামকে কেউ যদি অস্বীকার করি কেউ যদি না মানে তার আদর্শ মোতাবেক না চলে তার নিয়ে আসা দিন না মেনে যদি বলে যে বেদাতে হাসা না ভালো ভালো বেদা তো আছে ওইগুলি করতে হবে তাহলে তো আল্লাহকে পাওয়া যাবে ওয়াইল আল্লাহ তুর জলমুর এই ফাইল আল্লাহর সামনে পেশ হবে ওয়াইল আল্লাহ তুর জলমুর সমস্ত ম্যাটার সমস্ত বিষয় আল্লাহর সামনে পেশ করা হবে আল্লাহর কাছে ফিরে যাবে নাস হে মানব সকল ইন্নাওয়াদ আল্লাহ হাক নিশ্চয় আল্লাহ ফাকরাবুল আলমিনের প্রতিশ্রুতি সত্য আল্লাহ পাকের ওয়াদা সত্য আল্লাহ পাকের ওয়াদা যে মানুষ দুনিয়াতে এসেছে কর্মক্ষেত্রে এই কর্ম করে মতের মুখে পতিত হইতে হবে মরতেই হবে আর মরণের পরে একটা জীবন আছে সেখানে আজাব সাজা নিয়ামত আছে ভালো মন্দের কিছু শাস্তি আছে আর চূড়ান্ত ফয়সালা আল্লাহ ইয়ামুল কেয়ামা কেয়ামত রেখেছেন সেই হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলমিন চূড়ান্ত ফয়সালা করবেন হক আল্লাহ হক পেয়ে যাবে জালেম তার জুলম করার শাস্তি পেয়ে যাবে মজলুমের জুলম হয়েছে সে তার ন্যায্য হক পেয়ে যাবে আল্লাহ পাকের ওয়াদা সত্য যে কিয়ামত একদিন হবেই হবে একদিন বিচার হিসাব নিকাশ সবকিছুই হবে ফালা তাহরান্না কুমুল হায়াতুর দুনিয়া সুতরাং পার্থিব জগৎ আল হায়াতুর দুনিয়া পার্থিব জগৎ এবং পার্থিব জগতে যেসব ভোগ বিলাসের সামগ্রী রয়েছে এগুলি হচ্ছে পার্থিব জগৎ পার্থিব জগৎ মানে সেটা টাকা পয়সা তাই না পার্থিব জগৎ মানে হচ্ছে নেতৃত্ব পার্থিব জগৎ হচ্ছে নিজের খ্যাতি কারণ এক একজন এক এক টার্গেট নিয়ে কাজ করে কেউ নেতৃত্বে পৌঁছার জন্য কাজ করছে কেউ বড় পয়সাওয়ালা ধনাঢ্য হওয়ার জন্য কাজ করছে হ্যাঁ পেট পূজা করছে আর কেউ আবার নিজের খ্যাতির জন্য শোহরাতের জন্য করছে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে লেগে রয়েছে এগুলো হচ্ছে পার্থিব জগৎ কেউ নিজের ব্যক্তি জীবনের বিলাস চায় আমি বিবি বাচ্চা নিয়ে আয়স আরাম করতে চাই বাস এটা হচ্ছে আমার জীবনের টার্গেট প্রত্যেক মানুষ আল্লাহাক বলছেন মানুষ প্রত্যেকে নিজ নিজ তরিকায় কাজ করতে আছে যার যতটুকু চিন্তাধারা ওই মোতাবেক কাজ করতে আছে আল্লাহাক বলছেন যে এই পার্থিব জগৎ যেন তোমাদেরকে প্রতারিত না করে ধোকাই পড়বে না যে দুনিয়ায় সবকিছু আর এই দুনিয়াতে বড় পয়সাওয়ালা হয়ে যাওয়াটাই তো হচ্ছে একেবারে সাইন করা জীবনে অনেক সাইন করলাম বড় সাইন করলাম ভগবান জীবনে বড় নেতৃত্বে পৌঁছে যা কি ছিলাম চাষির ছেলে আর পৌঁছে গেলাম দেশের অধিনায়ক হয়ে গেলাম হে আমি আমার টার্গেটে পৌঁছে গেছি এগুলি তো ধোকা খেয়ে না আমি এত শক্তিশালী হয়ে গেছি ধোকা খেয়ে না ফালা তাকর রান্না কুমল হায়াত দুনিয়া পার্থিব জগৎ যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দেয় প্রতারিত না করে আর আল্লাহ সম্পর্কে মহা প্রতারক যেন তোমাদেরকে প্রতারিত না করে তোমাদেরকে প্রতারিত না করতে পারে যেন বিল্লাহ আল্লাহ সম্পর্কে আল গরুর মহাপ্রতারক মহাপ্রতারককে সবচেয়ে বড় ধোকাবাজ ইবলিশ শাহতান ওই বুড়া যে আমাদের বাবা আদম আলী সালামের সাথে শত্রুতা করে জান্নার থেকে বের করেছে ওই হচ্ছে মহা প্রতারক গারুর আল্লাহ বলেছেন এই গারুরের তাফসির তাফসির কারবান বলেছেন সবচেয়ে বড় প্রতারক ইংলিশ আর যত দুনিয়াতে মানুষ জিন ধোকাবাজি করে ভমতাবাজি করে ষড়যন্ত্র করে ছলনা করে সবগুলি হচ্ছে এরা ধোকাবাজ আর এই ইংলিশের চেলা ইংলিশের চেলা মানুষ রয়েছে আর ইংলিশের চেলা জিনও রয়েছে মিনাল জিন্নাতে নাস করে নাসে করছেন না তেলাও করছেন না তো শয়তান মানুষকে ধোকা দিয়েছে প্রথম মানুষকে ধোকা দিয়েছে আর প্রতিটি যুগে ধোকা দিতে আছে শয়তানের ধোকায় আসবে না আল্লাহ সম্পর্কে আল্লাহর ওয়াদানিয়াত একত্র সম্পর্কে ধোকায় না ফেলে আরে সরাসরি কি আল্লাহর কাছে পৌঁছা যায় শয়তান ধোকায় ফেলে দিল আল্লাহর কাছে পৌঁছা যেমন তেমন কথা একটা এমপির কাছে গেলে চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে যেতে হয় আরে একটা পাসপোর্ট করলে ওই এলাকার সার্টিফিকেট লাগে হ্যাঁ মন্ত্রীর কাছে দেখা করলে এমপি কে ধরতে হয় আর যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হয় তাহলে আবার কোন মন্ত্রীর কাছে লিখে নিয়ে যেতে হয় ইত্যাদি কোন সোর্স ধরতে হয় বা তার কোন নিকটবর্তী ব্যক্তিকে ধরতে হয় ইত্যাদি ইত্যাদি সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য তীর ধরতে হয় আল্লাহকে পাওয়ার জন্য কবর মজার পূজা করতে হয় শৈতান বড় শৈতান এই মহাপ্রতারক ধোকা দিয়েছে আল্লাহ একত্র সম্পর্কে তোমাদেরকে মহাপ্রতারক এই শয়তান যেন না ফেলে দেয় আল্লাহ ফাকরাবুল আলমিন সর্বত্র বিরাজমান শয়তান ফেলে দিয়েছে কোরআনের আয়াতকে উপেক্ষা করে দিল রহমান আমিন তুমান যিনি আকাশে রয়েছেন উপেক্ষা পরোয়াই নেই অথচ কোরআন কেন আয়াত রাত দিন তেলাওয়াত করছে তেলাওত করে মৃতকে বক্সে জান্নাতে পাঠাবার জন্য খুব চেষ্টা চালাচ্ছে কিন্তু এই কোরআন আয়াতের তরজমা আর তার উপর আমল করা এসবই নেই যদি বাহ্যিক কোন জায়গায় সংশয় লাগে তাহলে দুই আয়াতে পারস্পরিক যদি বিরোধী মনে হয় তাহলে সমন্বয় করতে হবে এবং সমন্বয় নিজের খেয়াল খুশি করতে হবে না যেমন সাহাবাই কেরামরা করেছেন আবেইনরা করেছেন আইম্মাই কেরাম ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তারা করেছেন আইম্মা মহাদ্দিন করেছেন সেই তরিকাই করতে হবে এই পয়েন্টে নেই যার ফলে তোমরা হয়েছে আসলো বাবা মা কুমাইনামা কন্তুম দেখো আল্লাহ বলছে যেখানে আছো সেখানে আল্লাহ আছে আর ওইদিকে আল্লাহ যে আরো আছে ওই আয়াত ছেড়ে দিলে তা আল্লাহ কি আল্লাহর কথা বিরোধ আছে ভুলে গেছে নাকি ওই আয়াতগুলো যে আবার এক জায়গায় একরকম আরেক জায়গায় আরেক রকম তার নিশ্চয় দুটোতে সমন্বয় আছে তাই না তাহলে সমন্বয় কেমন করে করতে হবে আপনার খেয়াল খুশি করলে হবে না কার মতো করতে হবে ফাইন আমান আমান তুমবেহি যেমন ভাবে সাহাবাইকে আমরা ইমান নিয়ে এসছেন আয়াতগুলির ওপর ওইভাবে ইমান নিয়ে আসতে হবে হ্যাঁ এক সাহাবি মহিলা আদনা সাহাবি এক মহিলা তাকে দাসী তাও জারিয়া দাসী নবী করিম সালাম তার ইমান পরীক্ষা করার জন্য তাহলে এতে ফেল করলে তার নবী সাল আখ্যায়িত করতেন যে তুমি মমিন না কাপের বলতেন না বলতেন না জিজ্ঞাসা আইনাউল্লাহ আল্লাহ কোথায় সেই দাসী জবাব দিচ্ছে দাসী মানে কোন শিক্ষা দীক্ষা আছে নাকি সেই যুগের সম্ভ্রান্ত পরিবারের লোকের মধ্যে শিক্ষা দীক্ষা ছিল না তাহলে দাসীর কোন শিক্ষা আছে তারপরও আমাদের দেশের এক শ্রেণীর মাদ্রাসা পড়ার চাইতে বেশি জ্ঞানী আল্লাহ আল্লাহ কোথায় সেই দাসী বলছে ফিসামাই আল্লাহ আকাশের মানে আনা আমি কে আন্তা রসুল্লাহ আপনি রসুল্লাহ আল্লাহ পাখের রসুল আতেখা না মমেনা তার মনিবকে মালিককে বললেন রসুল্লাহাম যে একে স্বাধীন করে দাও এই ইমানদার মমেনা তাহলে আপনাকে ওইভাবে সমন্বয় করতে হবে যেভাবে সমন্বয় করেছেন সাল্লাহ আলি সাল্লাম থেকে সরাসরি শিখে তারপরে আল্লাহ হাত আছে আর আল্লাহ হাত মানে আল তার আমার কাছে আছে ফিফি কোন বিরাটপন্থী ভাই যার অন্তর বাঁকা হয়ে আছে আল্লাহ সম্পর্কে আল্লাহর হাত সম্পর্কে আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে সেই কিতাব পড়ে নিতে পারে আর আমি বলছি না যে ইয়াদ মানে কুদরাত ইয়াদ মানে কুদরতি হাত নয় ইয়াদ মানে ইয়াদ আল্লাহর হাত আল্লাহ ইমাম আবহানি বলছেন নিজেকে হানাফি বলছেন আর ইমাম আবহানি হানিফার আদর্শ থেকে অনেক দূরে উল্টো দিকে একবার আর মাদ্রাসা পড়ুয়া আবার অনেকে আবার মহাদেশ আছে আল্লাহ পাক যেন হৃদায়ত দান করে তো শয়তান যেন ধোকা না দেয় আল্লাহ পাকের তৌহির সম্পর্কে আল্লাহ পাকের সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করা সম্পর্কে তারপরে এই সুশিবাদের আল্লাহ পাকের মধ্যে ফানা আল্লাহর মধ্যে ফানা হয়ে যায় মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় এমন বিলীন হওয়া হইল যার খোঁজ খবরই পাওয়া যায় না আল্লাহ পৌঁছে গেছে তো আবার নামাজও যাকে এসব ধর্ম কি সুফিবাদে পীরতন্ত্রে নেয় হ্যাঁ ওই পাগলের ঘটনা তো অনেকবারই শুনেছি ওই চরমনের বক্তব্য পাগলের ঘটনা যেতে যেতে সাত আসমানে গিয়ে আরো সে ঢুকে গেল আল্লাহর মধ্যে এমন ফানা লয় হয়ে গেল আর আওয়াজই পাওয়া যায় নবী মেরাজে গিয়ে ফিরে চলে আসলেন লয় হয়ে থাকতে পারলেন আর এই পাগল গেল পাগল রে কোথায় রে নিচের অলিরা ডাক দিচ্ছে ও পাগলের আওয়াজই আর আসে না তখন আল্লাহর মধ্যে ঢুকে পড়েছে এটা ইসলাম না কুপুরি এটা তো হিন্দু হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্মের অবতরণ হ্যাঁ, একাকার হয়ে যাওয়া আল্লাহতে ব্রহ্মাতে ইত্যাদি আল্লাহ সম্পর্কে যেন এই বড় শৈতান বড় ধোকা বা ধোকাই না ফেলে দেয় তোমাদেরকে ইন্না শয়তান আল্লাহ কুমা আদুগুন শুনে রাখো আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু ফাত্তা খেজুর আদুগুন তাকে শত্রুই মনে করবে তোমরা তাকে তোমরা শত্রু হিসাবে ধরে নিও কখনো গাফিল মেজে না অনেক সময় বন্ধু মনে করি না কিন্তু গাফিল হয়ে বসে আছে শত্রু যে কোনো সময় আঘাত করতে পারে আর গাফিল হয়ে বসে আছে এটা একজন জ্ঞানী মানুষ দুনিয়ার ক্ষেত্রে করে না দুনিয়ার ক্ষেত্রে নিজের ক্ষেত্রে নিজের টাকা পয়সার ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে কখনো যার সম্পর্কে একটু সন্দেহ আছে যে খেয়ামত করতে পারে ক্ষতি করতে পারে কখনো পরিবারের দায় দায়িত্ব দিয়ে আসবেন আমার বাড়ির হাট বাজার করে দেবেন হাট বাজার করতে গিয়ে বাড়িতে বীজ দিতে পারে তাই না কখনো এই কাজ করবেন না তাহলে দুনিয়ার সামান্য একটু শত্রুতা মনোমালিন্য থাকলো সজাগ না রে একটু হিংসা হিংসা ভাব আছে খবরদার এই পারিবারিক ক্ষেত্রে ওইরকম কোন সম্পর্ক খাওয়া দাওয়ার কোন সম্পর্ক নাই সম্পর্কে গাফিল হয়ে বসে আছে ফরজ ছেড়ে দিয়ে বসে আছে আকিদা নষ্ট করে বসে আছে কোরআন সন্ন্যার আকিদা বাদ দিয়ে খেয়াল খুশি শিল্পী দাতি আকিদা আল্লাহ বলছেন শয়তান তোমাদের শত্রু নিশ্চয়ই হাত্তা খেজু আদু বন সুতরাং তাকে শত্রু হিসাবে ধরে রাখিও তোমরা জেনে রাখিও মানে যাতে করে তারা সকলে শয়তান এবং শয়তানের দল সবাই মানুষ এবং জিন যারা শয়তানের দলে ভর্তি হবে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়ে যায় শয়তান একা জাহান নামে যেতে চাই না শয়তান এই মানুষের হিংসা করে যে জাহান নামে হয়েছে এ মানুষকে জাহান নামে সবগুলি নিয়ে যেতে চাই তবে আল্লাহ আলিম সুলতান আল্লাহ যদি খাঁটি বান্দা হইতে পারেন তাহলে কখনো শয়তানের সেখানে প্রাধান্য চলবে না প্রভাব খাটবে না যারা কুফরি করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আমানু আর যারা ইমানদার ও আমিলুস সালিহাত আর নেক আমল করে সৎকর্ম করে তাহলে শুধু ইমানের দাবি যথেষ্ট না যেখানে আল্লাহ ইমানের কথা বলেছেন সেখানে নেক আমলের কথা বলেছেন আর সৎ আমলের প্রথম হচ্ছে মুসলিম তো তৌহিদ ঠিক আছে শির্ক নেই পাঁচাত্তর নামাজ পাঁচাত্তর নামাজে চার অক্ট পড়েন তিন অক্ট পড়েন ফজর পড়েন না আর বলে আমরা তো মমিন মুসলমান জান্নাতের আশা নিয়ে বসে আছেন আল্লাহ পাক বালা মুসিবত দিবে না আল্লাহ পাক হেফাজত করবে এই নিয়ে বসে আছেন কখন না আল্লাহ পাক রবেন বলছেন যে কাফেরদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর ওয়াল্লাযিন আমানু ওয়া আমিলুস সাল যারা ইমানদার এবং সৎকর্মশীল লাহুম মাগফিরাহ তাদের জন্য মার্জনা রয়েছে ক্ষমা আল্লাহ পাকের ক্ষমার ঘোষণা ও আজরুন কবির আর মহাপুরস্কার রয়েছে আফামান জুইয়ান আল্লাহু সু আমালিহি হাসানা আচ্ছা বলো তো আল্লাপাক বলছেন এমন ব্যক্তি যার সামনে তার খারাপ কর্মকে সুসজ্জিত করে সুশোভিত করে পেশ করা হয়েছে এমন চরিত্রের মানুষ যাকে খারাপ কাজ করতে ভালো লাগে তার সামনে শয়তান খারাপ কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে ফিল্ম দেখতে ভালো লাগে হ্যাঁ নোংরা ছবি দেখতে ভালো লাগে থাইল্যান্ডে জুয়া খেলতে ভালো লাগে নামাজ ছেড়ে ফজরে ঘুমাইতে ভালো লাগে হারাম ব্যবসা করতে ভালো লাগে বিড়ি সিগারেট ধূমপান করতে ভালো লাগে এইরকম বহু পাপ পাপ করতে ভালো লাগে আল্লাহ পাক বলছেন যে যার সামনে খারাপ কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করা হয়েছে ফারাহ হাসানা সুতরাং সে সেগুলিকে ভালো মনে করে ইনকাম তো হচ্ছে থাইল্যান্ডে জুয়াতে যেমন তেমন ইনকাম নাকি হ্যাঁ বিশ হাজার ত্রিশ হাজার ঋণ ছিল একসাথে সব ঋণ পরিশোধ করে দিলাম ফারাহ হাসানা ভালো লাগছে হ্যাঁ ব্লু ফিল্ম দিয়ে ইনকাম করে বেতন দিয়ে পেট ভরছে না তো অনেক টাকা খরচ করে এসছি কভার করে নিলাম তাড়াতাড়ি আর তুমি এই বেতন বেতন বেতন দিয়ে কতদিনে তুমি এটা কভার করবে এত টাকা পয়সা এত টাকা খরচ করে এসছো ফারাহ হাসানা ভালো লাগছে খারাপ কাজগুলিকে ভালো লাগছে আল্লাহ বলছেন এই ধরনের লোক আর যেই ব্যক্তি ভালো মানুষ সৎকর্মশীল হালাল রেজিক খায় আর হালাল পথে চলে দুজন কি সমান হতে পারে আল্লাহ বলছেন সমান হতে পারে না এখানে উজ্জ্ব আছে সুতরাং আল্লাহ কাকরাবুল যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন যাকে পথভ্রষ্ট করেন তার সামনে কখন পথভ্রষ্ট করে দেন যখন তাকে খারাপ কাজ ভালো লাগে খারাপ কথা ভালো লাগে মাপের কাজ ভালো লাগে নেকির কাজ ভালো লাগে নামাজে মন লাগে না ঘুম ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে নামাজের সময় রাস্তায় বসে থাকতে ভালো গরমে হিউমিডিটি ঘামে কঠিন অবস্থা হয়ে যাচ্ছে শরীর আঠা আঠা ভাব হয়ে যায় এখানে এই দমামের পরিবেশ হয় না বাইরে বসে আছে ভালো লাগছে কিন্তু মসজিদে আরামে সুহান আল্লাহ সৌদি আর মসজিদে কত আরাম ভালো লাগে না খারাপটাই ভালো লাগছে আল্লাহ এই ধরনের লোককে আল্লাহ গুমরা করেন ফাইন আল্লাহ মিয়াশা যাকে ইচ্ছা আল্লাহ গুমরা করেন পথভ্রষ্ট করেন মাইয়াশা আর যাকে ইচ্ছা আল্লাহ রব্বুল আলমিন সঠিক পথ প্রদর্শন করেন ফালা তাজহাব নাফসুকা নবী করিম সাল্লাহামকে আল্লাহ এখানে সান্ত্বনা দিচ্ছেন হয়তো কি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতেন আর দাওয়াত দেওয়ার পরে যখন লোকেরা কবুল করত না তখন বড় আক্ষেপ করতেন এত দুঃখে ভেঙে পড়তেন যে মনে হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম ওদের পিছনে বড় প্রাণ হারিয়ে দেবেন মারা যাবেন হয়তো বাঁচবেন না হয়তো এরকম এত আক্ষেপ হয়েছে আর আমাদের আমাদের চরিত্রে যদি উল্টো হয় তাহলে তো নবিসের আদর্শ না দায়ীদের কথা বলছি যারা দিনের দাওয়াতের কাজ আমাদের দিনী ভাইয়েরা করছেন তাদেরকে বলছি আমরা কোন মানুষকে নামাজ রোজার কথা বলি তৌহিদের কথা বলি শিল্প দাঁত করে তারপর যদি না মানে তো আমাদের এক শ্রেণীর লোক আছে গায়ে ঝাল হয়ে যায় আর মেজাজ গরম হয়ে যায় তারপরে পারলে ঝগড়া করে নিলাম ওর সাথে মনোমালিন্য একেবারে তর্ক বিতর্ক করে অনেক কিছু করে ফেললাম আর না হইলে যে কোনো সময় সুযোগে প্রতিরক্ত এইরকম মন মানসিকতা না এই মন মানসিকতা হবে না আপনি দয়ার দৃষ্টিতে দেখবেন যে আল্লাহ এই লোকগুলি যদি এরকম গুমরা হয় শির বিদাত করে কবর মাজার পূজা করে মরে যায় বেনামাজি হয়ে মরে যায় এ হারাম খেয়ে মরে যায় তাহলে এগুলো তো জাহান্নাম যাবে এই দয়ার দৃষ্টিতে দেখবেন নবী করিম সাল্লাম এইরকম দয়া দৃষ্টিতে দেখতেন যার ফলে যেই লোকগুলি নাফারমানি করলো কষ্ট দিল ইমান নিয়ে আসলো না বরং বেয়াদবি করলো তাইফের লোকেরা যেমন করেছে তারপরে নবী করিম সাল্লাম এত আক্ষেপ করতেন দুঃখ হইত এ তাদের কুফুরি অবস্থায় থেকে যাওয়ায় যে মনে হচ্ছে যে তিনি প্রাণ হারিয়ে দেবেন এই বিষয়টিকে বিভিন্ন ভঙ্গিমায় কোরআনে কারিম আল্লাহাক বয়ান করেছেন যেমন এখানে আল্লাহ বয়ান করেছেন ফালা আলিম হাসারাত তাদের ওপর আক্ষেপ করে আপনার প্রাণ যেন চলে না যায় আপনার প্রাণ যেন না চলে যায় আলাইহিম তাদের ওপর হাসারাত আক্ষেপ করে আক্ষেপ করতে করতে দুঃখ করতে করতে আপনি আপনার প্রাণ হারিয়ে দিন না তাদের তার জন্য ইমান আনুক আর না আনুক আল্লাহ পাকের ফায়সালা কিন্তু আপনি কেন এত দুঃখ নিচ্ছেন আল্লাহ মনে হচ্ছে যে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন মরে যাবেন মনে হচ্ছে আপনি দুঃখ করে হ্যাঁ আল হাদিস আসাফা যদি এই হাদিসের ওপর অর্থাৎ কোরআনে কেরিমের প্রতি ইমান না নিয়ে আসে এরা এরা কাফের মুশেক পেয়ে থেকে যায় তাহলে আপনি মরে যাবেন মনে হচ্ছে কেন এত কেন পেরেশান হয়ে যাচ্ছে আল্লাহাক সান্ত্বনা দিচ্ছে অন্য জায়গায় বলছেন আল্লাহ আল্লাহ এখনো মোমিনিন তারা ইমান নিয়ে আসলো না বিশ্বাস করে না বলি আপনি আল্লাহকে বাসও নাস্তা আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন না এরকম না নিজের মনকে শক্ত করেন আর আল্লাহ পাকের ইচ্ছার উপর ছেড়ে দেন আল্লাহ পাক যেই ব্যক্তির অন্তরে সততা দেখবেন অবশ্যই হৃদায়ত করবেন এই জন্য আমি আমার যারা গুমরা হয়ে রয়েছে ভাইরা তাদেরকে বলি মুসলিমদের মধ্যে যারা ভুল পথে রয়েছে হয় পাপ করছে এই ধরনের পাপ যেগুলি হচ্ছে আপনার শরীয়ত বিরোধী হারাম কাজ করা এমন হয়তো ফরজ অজেব ছাড়লো অথবা হারাম নাজাইজ কাজ করলো এই ধরনের কাজ করে গুমরা হয়ে আছে অথবা শির বিদাত করে গুমরা হয়ে আছে মুসলিম সমাজের গুমরা হচ্ছে এই দুই দল এক দল হচ্ছে ধর্ম করেও গুমরা শিরিক করে বা বিদাত করে নবীর তরিকায় চলে না আল্লাহ পাকের নিখুঁত ইবাদত করে না শিরিক করে কবর মজার পূজার ধর্ম তাদের পীর পূজার ধর্ম আর আরেক দল হচ্ছে বেনামাজি আধা নামাজি আরাম খাই সুদ খাই ঘুষ খাই জোয়া খেলে ইত্যাদি বিভিন্ন পাপে লিপ্ত তাদের দাওয়াত আমাদের দিতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকায় হিতাকাঙ্ক্ষী নিয়ে তাদের আল্লাহ ফাকরাবুল বলছেন যে ইন্নআল্লাহ আলিম বিমায়াসনাউন তারা যা করছে সে সম্পর্কে আল্লাহ পাকে জানছেন আল্লাহ পাক যদি তাদের অন্তরে সততা জানতেন তাহলে হৃদায়ত করতেন হ্যাঁ যে কথাটি বলছিলাম যে আমি বলি যে আল্লাহর অস্তে এইসব ভাইরা যেসব ভাইরা গুমরা হয়ে রয়েছেন মুসলিম সমাজে তাদেরকে বলি আল্লাহর কাছে খালে অন্তর থেকে একটু দোয়া করেন যে আল্লাহ গো আমাকে সঠিক পথ দেখাও এই দেনাসুরাত আতাল মুস্তাকিম এটা বলতে অসুবিধা আছে নাকি একজন মানুষ আমার সাথে দ্বিমত রাখেন কবর মাজার পূজায় আপনি মনে করছেন মাজার পূজার নাম ইসলাম আট হচ্ছে মাইজবান্ডের দিওয়ানবাগির নাম ইসলাম আমি বলছি সেটা ইসলাম না সেই কুফরি ঠিক আছে কিন্তু এই দোয়ার ক্ষেত্রে আপনি দোয়া করেন যে আল্লাহ আমাকে সঠিক পথে হেদায়ত করো খালে সন্তর থেকে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাকে হেদেন আসরাতাল মোস্তাকে আমাকে সঠিক পথ দেখাও এতে অসুবিধা আছে যদি আপনারটা সঠিক পথ হয় তাহলে ওর উপরই থাকবেন অন্তর থেকে দোয়া করেন কিন্তু আর যদি আমি যেটা বলছি সেটা সঠিক পথ হয় তো আল্লাহ আপনাকে অবশ্যই ঐশ্বের কুফরি থেকে উদ্ধার করবেন খালেস অন্তর থেকে দোয়া করেন অন্তরে যদি আল্লাহ সততা দেখেন অবশ্যই আল্লাহ গুমরা করে রাখবেন না হেদায়ত করবেন যার অন্তরে সততা আছে আল্লাহ তাকে কখনো অসহায় জাহান নামের ইন্দন করবেন না জাহান নামের রাস্তা ফেলে রেখে দেবেন না কুদরতের কথা আরো বলছেন আল্লাহ সেই সত্তা যিনি বায়ু পাঠিয়ে থাকেন বাতাস মানে ছেড়ে দেওয়া প্রবাহিত আল্লাহ পাক বাতাস প্রবাহিত ও সাহাবান তখন এই বাতাস বায়ু কি করে ফাতুসির ও সাহাবান আকাশে মেঘমালা সঞ্চারিত করে আকাশে মেঘ চলে আসলো মাথার উপর সামনে মেঘ ছিল না বৃষ্টি হওয়ার কোন চান্সই মনে হচ্ছিল হঠাৎ করে বাতাস উঠল বাতাস উঠে কোন দিকে যে মেঘ ছিল সেই মেঘগুলি আপনার সামনে চলে আসলো আকাশে আর আসার পরে কিছুক্ষণ পরে সেই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হইলো আল্লাহ পাখলে এইভাবে বৃষ্টি দেন না পানি দেন না আল্লাহ পাখ সেই কুদরতের কথা বলছেন তারপরে মেঘমালা সঞ্চার করে আল্লাহ পাক ফাসুক না হইলা বালাদিন মাইয়ে তারপরে আমি আল্লাহ সেই মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যাই মৃত শহরের উদ্দেশ্যে এমন এলাকায় নিয়ে যাই এমন অঞ্চলে এমন এমন দেশে নিয়ে চলে যাই যেই দেশের জমিন অনাবাদ হয়ে গেছে দীর্ঘদিন বৃষ্টি না হয় মৃত হয়ে গেছে যেমন মানুষ মরে গেলে নড়াচড়া করে না ঠিক তেমনি ওখানকার জমি এমন মরা জমি হয়ে গেছে এই অবস্থায় থেকে গেলে বৃষ্টিপাত না হলে কোনো ফসল হবে না সে এলাকায় আমি আল্লাহ বৃষ্টিকে নিয়ে যাই ওই ভূমি মরে যাওয়ার পরে অনাবাদ হয়ে যাওয়ার পরে তাকে আমি প্রাণ দান করি এভাবে আল্লাহ ফাকরাম অনাবাদ জমি দুর্ভিক্ষ যে এলাকায় এসেছে সেই এলাকার জমিকে আল্লাপাক কি করেন সঞ্জীবিত করেন জমিনে যেন প্রাণ এসেছে এখন বীজ পড়লেই গজিয়ে উঠবে তাড়াতাড়ি কত কত বীজ পড়ে আছে কত বছর ধরে একটু গজায় না ওই মাটির পেটে আছে আছে আছে যেমন বৃষ্টি হয় দেখবেন গজিয়ে উঠছে জমিতে চাষাবাদ করেন আর নাই করেন আর বীজ ছিটান আর নাই ছিটান এমনি কিছু বীজ আছে সেগুলি আগাছাই হোক না কেন সেগুলি দেখবেন বৃষ্টি হওয়ার পরে গজিয়ে উঠে আল্লাহ পাক তাই বলছেন কাজা লেখান নসুর এইরকমই তোমাদের পুনরুত্থান কাজালিকা নসুর তা আল্লাহ ফকরাবুল আলমিন এই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হয় বৃষ্টি বর্ষণ অনাবাদ জমিন আবাদের যোগ্য হয় সেখান থেকে মানুষের খাদ্যদ্রব্যের ব্যবস্থা হয় জমিনে প্রাণ সঞ্চারিত হয় এইরকম মানুষ মরে যাবে সরে যাবে গলে যাবে হাড্ডি সব শেষ হয়ে যাবে কিন্তু নবী করিম একটি হাদিস রয়েছে যে পৃষ্ঠ দেশে একটা ছোট্ট ক্ষুদ্র হাড্ডি অংশ থাকবে আজাবুজান পেছন দিকে একটা ছোট্ট হাড্ডি ক্ষুদ্র ক্ষুদ্র একটা হাড্ডি থাকবে তা দিয়েই মিনহা ইউখলাক ও মিনহা ইউরাক্তাক তা দিয়ে মানুষকে সৃষ্টি করা হবে আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে জড়ানো হবে আর তারপরে তাতে রুহ দিয়ে প্রাণ দিয়ে দেওয়া হবে আর উঠবে নসুর আর এইভাবে পুনরুত্থান হবে একদিন উঠতে হবে কখনো অস্বীকার করবেন না আর কখনো গাফেল থাকবে না মুসলিমরা অস্বীকার করে না কিন্তু অধিকাংশ মুসলিম পরকাল থেকে গাফেল উঠতে হবে আল্লাহর সামনে জবাব দিতে হবে হিসাব হবে সব আল্লাহর কাছে রেকর্ড আছে এগুলি কথা মাস চলে যায় বছর চলে যায় মনেই পড়ে না তাহলে পার্থক্য কোথায় মুসলিমদের সাথে যারা পরকালে বিশ্বাস করে না আর আপনি গতানুগতিক আখেরাতের কথা হ্যাঁ আখেরাত আখেরাত কিন্তু যুগ যুগ ধরে মনেই আসে না তার জন্য কর্মতৎপরতা নেই মেহনত নেই তার জন্য চেষ্টা নেই যে কি করব সেখানে কিভাবে জবাব দেব আল্লাহ পাক আমাদের সকলকে যেন হৃদায় দান করে আল্লাহ মান কান ইউরিদুল ইজ্জাত যেই ব্যক্তি মান ইজ্জত চায় সম্মান চান ইজ্জত চান কার কাছে চাইবেন বসের কাছে মদিরের কাছে কফিল দেশে গেল তখন একটা নারীর ব্যবস্থা করে দিলাম হ্যাঁ মদের ব্যবস্থা করে দিলাম হ্যাঁ রোজার দিনে যাইছে যে পানি এনে দাও পানি দিলাম চা এনে দাও চা দিলাম এই করে কখনো না মান কানা ইজ্জত দেখো মান ইজ্জত চাও সম্মান চাও ফালিল্লাহিল ইজ্জত জামিয়া একমাত্র ইজ্জতের মালিক আল্লাহ ফকরাবুল আলমী সমস্ত মান ইজ্জতের মালিক আল্লাহ ফকরাবুল আলমী ওয়ালিল্লাহ ইজ্জত ওয়ালি রাসুলি ওয়ালিল মমিন ওয়ালা কিন্নাল মোনাফিকিন হ্যাঁ হ্যাঁ তো <clears throat> ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ পাক সুতরাং ইজ্জত চাইতে হবে আল্লাহ পাকের কাছে এবং আল্লাহ পাকের দেওয়া বিধান মোতাবেক ইসলাম পালন করে আল্লাহর কাছে মান ইজ্জত চাইতে হবে আর ইসলাম বিরোধী কাজ করে মানুষ ইজ্জত কখন আল্লাহ পাক ইজ্জত আল্লাহ পাক যদি লাঞ্ছিত করেন তো কেউ ইজ্জত দিতে পারে না অত ইজ্জমন্তাশাহ অত আল্লাহ তারপর আল্লাহ পাকের দিকে ভালো কথা উত্থিত হয় সাইদা আদমানে উঠানো আল্লাহ পাকের কাছে ভালো কথাগুলি উঠানো হয় আর ভালো আমল সৎ কাজ এই ভালো কথাগুলিকে হ্যাঁ, সমুন্নত করে উপরে উঠায় কি অর্থ এর বলছেন যে ভালো কথা মানে হচ্ছে আল্লাহ পাকের হামদোসানা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ ইত্যাদি আল্লাহ পাকের জিকির আজকাল হ্যাঁ, এইভাবে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত ভালো কথা ভালো উপদেশ দিলেন অন্যায় কাজে বাধা দিলেন একজনকে বললেন যে আমাদের আজান হয়ে গেছে উঠেন ওঠেন আজান দিচ্ছেন হাই আল্লাহ হাই আল্লাহ সালাহ দিচ্ছেন হচ্ছে ভালো কথা ছোট ভাইকে বলছেন তুই কেন করিস রে আমার সাথে কেন করিস হ্যাঁ। ছেলে মেয়েদেরকে ভালো তরবিয়ত দিচ্ছেন যে আদব কায়দা শেখাচ্ছেন ডান হাতে খাও হ্যাঁ বিসমিল্লা বলে খাও খাওয়া দাওয়ার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করো এগুলো হচ্ছে আলকালে মোত্তাই ভালো কথা তো ভালো কথার মধ্যে কিছু ফরজ আছে আর কিছু মুস্তাহাব সন্ন্যত আছে এটা হচ্ছে কালেমত তাইব আল্লাহ বলছেন আল্লাহর কাছে ভালো কথা মানুষ যখন বলে এগুলি আল্লাহর কাছে উঠে মানে ফেরেস্তারা আল্লাহর সামনে পেশ করে আল্লাহর দরবারে পেশ করা হয় নেক আমলগুলি নেক কথাগুলি বল আমল সলেহ আর ভালো কাজ এই ভালো কথাগুলি কে উত্থিত করে উপরে উঠায় তার মানে যদি এই ভালো কথার সাথে ফরজ আদায় করেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তফসির ইবনে কাসিরে বলছেন যে কেউ যদি ভালো কথা বলে ওর সাথে যদি ফরজ আদায় করে তাহলে এই ভালো কথাগুলি কাজে আসবে সন্ন্যত মুস্তাহাব কাজ করলেন সুহান বলেন আলহামদুলিল্লাহ যখন আপনাকে দিনী মজলিসে আমরা আছি একটু তোবা ইস্তেফার কথা বললাম তখন মনটাকে থেকে বললেন আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল আল্লাহ মাফ করে দাও এই আমল নেক আমল নেক কথা নেক কথাগুলি ওপরে উঠবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কবুল হবে কখন যখন ফরজ আদায় করবে ফরজ নামাজ আদায় করবেন পাঁচ অক্ত ফজের নামাজ পড়ে আসবেন আজকে দিনের কথা শুনলেন তো আল্লাহ তুই মাফ করো অনেক গুণা করেছি বলু ফিল্ম দেখছি আল্লাহ তুই মাফ করো থাইল্যান্ড অকলেছি আল্লাহ তুই মাফ করো শুনলেন এগুলি কথা আল্লাহ তুমি মাফ করো ভালো কথা বললেন এই ভালো কথাগুলি কখন কবুল হবে আল্লাহর কাছে উঠবে আর সেগুলি কাজে লাগবে ওয়াল আমানুষ চলে আর যদি অনেক আমল থাকে পাঁচক নেক আমল মানে ফারাইজ ফরজ ফরজ নামাজ ফরজ রোজা ফরজ জাকাত ফরজ হজ এগুলি যখন আদায় করবেন ফরজ মাতা পিতার সেবা মাতা পিতাকে সন্তুষ্ট রাখা এগুলি যখন করবেন তখন আপনার তবা ইস্তেকফার কোরআন তেলাও ইত্যাদি কোরআন হাফেজে কোরআন আর হাফেজে কোরআন হয়ে আপনি এদিকে ফরজ নামাজে ঠিক নাই ফজর নামাজে উঠতে পারেন না হাফেজে কোরআন মাতা পিতার সাথে বেয়াদবি করেন কলামল সলে আর ফরজ যদি ঠিক থাকে তাহলে ওপরে উঠবে নেক কথাগুলি বা ভালো কথা কালী মুক্ত আর যারা খারাপ ষড়যন্ত্র করে ষড়যন্ত্র তো ভালো হয় না তাই না তবে ভালো উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে কোনো আলোচনা হইতে পারে এই জন্য আল্লাহ সাইয়াত অতিরিক্ত বলে স্পষ্ট করেছেন যে যারা খারাপ ষড়যন্ত্র করে যারা খারাপ কথার বা খারাপ কাজের ষড়যন্ত্র করে আল্লাহমাজাবুল শদীদ তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে খারাপ ষড়যন্ত্র যে যে রকম হতে পারে হয় আপনি ভালো মানুষের ক্ষতি করার ষড়যন্ত্র হতে পারে দিন ইসলামের ক্ষতি করার ষড়যন্ত্র হতে পারে যে কোনো ষড়যন্ত্র ইসলামিক মসজিদ মাদ্রাসার ক্ষতি করা ইসলামিক প্রতিষ্ঠান ক্ষতি করা ইসলামিক দাওয়াতের ক্ষতি করা না তৌহিদের দাওয়াত আপনার গ্রামে শুরু করেছেন আর একদল ষড়যন্ত্র মিটিং করলে যে না রে এই নতুন কথা কোথা থেকে নিয়ে আসলেন তৌহিদ তৌহিদ করে সোমবার প্রত্যেক ক্ষেত্রে দলিল দলিল আর আমরা নাকি মিলাদ বিদাত সৈবরাত বিদাত আর নাওয়াই তো পড়া বিদাত কোথা থেকে এগুলো করে রে করতে দেব না এই মিটিং করলো আল্লাহ বলছেন যারা এরকম খারাপ ষড়যন্ত্র করবে যে কোন রকমের আল্লাহ বলছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তাদের ষড়যন্ত্রই ধ্বংস হবে যারা ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্রই ধ্বংস হবে ষড়যন্ত্র করে কেউ সফল হয়নি কিছুদিনের জন্য হইতে পারে কিন্তু চিরকাল ষড়যন্ত্র করে সফল হওয়া যায় না হক সব সময় জয়ী হয় এরকম ইসলামের বিরুদ্ধে আল্লাহর শত্রুরা যেসব ষড়যন্ত্র করছে সেই ক্ষেত্রেও মনে রাখবেন যে তাদের ষড়যন্ত্র সর্বনাশ হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ ফখরবুল আলমিন আমাদের জন্য কামিয়াব করেন আল্লাহ খালাকাকুমিন তোরাব আল্লাহ বলছেন আল্লাহ পাক তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন প্রথম ব্যক্তিকে তোরা মাটি থেকে সৃষ্টি করেছেন আদম আল ইসলাম সুম্মা মিনুৎফাতিন আর তারপরে তোমাদের সৃষ্টির নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন মিনুৎফাতিন শুক্র বিন্দু থেকে বীর্য থেকে উৎপাদন সুম্মা আলাকুম তারপরে তোমাদেরকে জোড়া জোড়া করে দিয়েছেন প্রথম আদম একই ছিলেন তারপর হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করে জোড়া করলেন আর তারপরে এই শুক্রবিন্দু থেকে সৃষ্টির যে সিস্টেম ছেলে মেয়ে কারো ঘরে ছেলে জন্মেছে কারো ঘরে মেয়ে কারো ঘরে ছেলে মেয়ে দুটোই জন্মেছে মেয়েকে অপর ঘরে দিতে হচ্ছে মেয়ে অন্যের ঘর থেকে নিয়ে আসতে হচ্ছে আল্লাহ যা তোমাদেরকে আল্লাহ জোড়া জোড়া করে দিয়েছে সুম্মা যা আল্লাহ মাজওয়াজা অমা তাহমেল অনুসা আর যে কোনো নারী গর্ভধারণ করে থাকে ওয়ালা তাদাও আর গর্ভ প্রসব করে ইল্লাহি তা আল্লাহর হয়ে থাকে আল্লাহ পাকের জ্ঞানের বাইরে তা হয় না এখানে মা নাফিয়া নাফিয়া দিয়ে অর্থ করেন তো ভালো তাহা মেলে মেন অনুসা কোন নারী গর্ভধারণ করেন না আর কোন নারী হ্যাঁ বাচ্চা প্রসাব করে না ইল্লা ইলমেহি আল্লাহর এলম ব্যতীত তাহলে আরো স্পষ্ট হবে যারা কোরআন নিয়ে বসে আছেন বুঝতে চাইছেন আল্লাহর এলেম ছাড়া এসব হয় না এমন হয় না যে কোনো ঘরে ছেলে ভূমিষ্ঠ হলে মেয়ে হয়তো আল্লাহকে খবর নেই হ্যাঁ? আর কারো গর্ভধারণ করেছে আল্লাহকে খবর নেই ডাক্তার জেনে নিল যে হ্যাঁ পজিটিভ আর আল্লাহকে খবর নেই তার আগেই খবর আছে বরং আল্লাহ যখন দেননি আপনাকে আমাকেও সৃষ্টি করেন তখন আল্লাহ জানেন যে অমুক ব্যক্তি অমুক কালে জন্মাবে আর তারপরে তার ঘরে কটা ছেলে মেয়ে হবে তাও আল্লাহ জানেন আল্লাহ যাকে সৃষ্টি করেননি তাকে যদি সৃষ্টি করতেন আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তার কটা জন্ম হবে তাও আল্লাহ পাক জানেন সবকিছু আল্লাহ পাক জানেন তা আল্লাহ পাক যখন সবকিছু জানেন তো শেষ ফলটা রেজাল্টটা লিখে রেখেছেন আল্লাহ পাক তার অসীম এলম দিয়ে এর নাম হচ্ছে তকদির আপনার এক মাস আগে যদি একটা ভালো ডাক্তার বলে দিতে পারে যে আপনার বাবাকে ক্যান্সার হয়ে গেছে আর বাঁচবেন না খুব বেশি বাঁচলে একটা মাস বাঁচবে তারপরে এক মাসে মরে গেল তখন কি বলবেন যে ডাক্তার নাম্বার ওয়ান শৈতান বললেন না বললেন না নাম্বার ওয়ান শৈতান এক মাস না বললে আমার বাবা আরো দু চার বছর বাঁচত বললেন না বলছেন না যে কি বলবেন মাশাল্লাহ ডাক্তার নাম্বার ওয়ান ডাক্তার খুব ভালো ডাক্তার বলেছি এক মাস এক মাসে আর বাঁচলো আর বাঁচলো না ঠিক না মানুষের প্রশংসা করেছেন এই ক্ষুদ্র মানুষের আর রব্বুল আলমিন যিনি রব্বুল নাথ মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ পাক তিনি ষাট বছর আব্দুর রহমান বাজবে হেলাল বাজবে আর সে বাল্য জীবন তার গ্রামে তারপরে ছাত্র জীবন অমুক জায়গায় কলেজ লাইফ অমুক জায়গায় মাদ্রাসা জীবন অমুক জায়গায় অমুক অমুক মাদ্রাসায় পড়াশোনা করবে হাফেজ হবে না হবে না আলেম হবে না হবে না সৌদি আরবে কতদিন থাকবে কতটা রিজিক পাবে কোন বছরে পড়বে কোনখানে পড়বে কোনখানে দাফন হবে আল্লাহ সব জানেন না সবকিছু জানতো শেষ রেজাল্টটা লিখা আছে আল্লাহর প্রশংসা করবেন না করবেন না না বলবেন আল্লাহ তুমি দোষ করেছো আল্লাহ তুমি যখন লিখেই দিয়েছো তো আমার আল্লাহ কি আমল করে বলছে না এরকম বেয়াদবরা যারা তকদির বুঝে না আল্লাহ যখন তকদির লিখেই দিয়েছে তো যা আছে তা তো হয়েই গেছে না বলে আল্লাহ সুহান আল্লাহ তুমি কত জানো আল্লাহ কত জানো যে তুমি আগেই সব কিছু লিখে রেখে দিয়েছো লহে মাহফুজি আর যেমন ভাবে লিখেছো তোমার এলমের পর খেলা হয় না আল্লাহ প্রশংসা করবেন না করবেন না বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ <clears throat> আর কোন বৃদ্ধ ব্যক্তি কোন বৃদ্ধ ব্যক্তিকে আয়ু দেওয়া হয় না ওয়ালায়ন কাসমিন অমরেহি আর তার বয়স কমানো হয় না ইল্লাথি কিতাব যদি কারো বয়স কমানো হয় মানে কম করা হয় একজন লোক বাঁচলো ত্রিশ বছর আর একজন বাঁচলো আশি বছর এসবগুলি সবগুলি ইল্লাফি কিতাব আল্লাহ পাকের কিতাবে অর্থাৎ লহে মাহফুজের সুরক্ষিত ফলকে এর তকদির লিখা আছে যে অমুক এত লম্বা আয়ু পাবে আর অমুক আয়ু পাবে না যৌবনে মারা যাবে কেউ বাল্য জীবনে মারা যাবে ইল্লাফি কিতাব ইন্নাজালিকার আল্লাহ ইয়াসির এসব কথা আল্লাহর জন্য অতি সহজ হ্যাঁ সবকিছু আল্লাহ জানা এবং লিখে রাখা এগুলি কোনো মুশকিল না আমরা যদি দশ জনের সাথে কারবার করি দশ জনকে ধার দিয়েছি অথবা পাঁচজনকে ধার দিয়েছি পাঁচজনের কাছ থেকে ধার নিয়েছি তাহলে তাদের মনে রাখা বড় মুশকিল কত টাকা কত তারিখে নিয়েছিলাম ভুলে গেছি কোনো মনে নেই অনেক সময় ভুলে যায় বলি না আল্লাহ পাক রব্বুল আলমী সব কিছু লিখে রেখেছেন সবকিছু জানেন বরং তার লিখে রাখারও প্রয়োজন নেই আল্লাহ পাকের এলিম যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ পাক তারপরে লিখে রেখেছেন অমায়াস্তাবিল বাহরান আল্লাহা বলছেন যে দুটো সাগর সমান হতে পারে না হ্যাঁ আজবুন ফরাত একটি সাগর হচ্ছে এমন যার পানি হচ্ছে আজবুন সুমিষ্ট আজবুন মাছের মানে নহনা মানে হচ্ছে মিঠা পানি আর ফোরাতন মানে হচ্ছে সুস্বাদু পানি সায়গুন সারাবহু মানে সুপিউ মানে যা পান করতে খুব মজা লাগে সহজে পান করা যায় কিছু আছে হয়তো পানি মিষ্টি কিন্তু পান করতে ভালো লাগে না চা মিষ্টি কিন্তু চায়ের পাতি বেশি হয়ে গেছে ভালো লাগছে না তিতা হয়ে গেছে তাই মিষ্টি সাদা ভালো লাগছে না অনেক সময় অনেক জিনিস আছে ভালো লাগে না তো আল্লাহ ফাকরাবুল আলমিন পানির কথা যে মিষ্টি পানি আল্লাহ মানুষকে নিয়ামত হিসাবে দিয়েছেন যে পানি মানুষ পান করে থাকে তিনটি গুণ বলেছেন আজগুণ সুমিষ্ট সায়গুন হ্যাঁ কি বললাম সুস্বাদু সুস্বাদু সায়গুন সারাবহু মানে যার পান করা খুব সহজ মানে সুপ্রিয় ওয়াহাজা মিলহন ওজাজ আর এক সমুদ্র আছে যেটা হচ্ছে লোনা মিলহন মিলহন মানে লবণকে মিলহন বলছে না তো লবণাক্ত ওজাজ মানে খুব তিক্ত তিক্ত মুখে নেওয়া যায় না পানি সমুদ্রের পানিতে যদি উজু করতে হয় খাওয়া তো দূরের কথা পান করা তো দূরের কথা উজু করতে অবস্থা খারাপ হয়ে যায় করতে অবস্থা খারাপ হয়ে যায় অমিন করলেন তা কুলুন আল্লাহমান্তারিন আর প্রত্যেক পানি থেকে পুকুরের মিষ্টি পানি থেকে নদীর মিষ্টি পানি থেকে আর সমুদ্রের লোনা পানি থেকেও তোমরা ভক্ষণ করে থাকো খেয়ে থাকো লাহমান্তারিয়ান তাজা গোস্ত আল্লাহ বলছেন তাজা গোস্ত খাও কোন তাজা গোস্ত খান আবার গরু কি এর থেকে পুকুর থেকে খান নাকি হ্যাঁ গোস্তের কথা আল্লাহ বলেছেন বকরি ছাগল কি সমুদ্রে পাওয়া যায় নাকি তাহলে কোন গোস্তের কথা আল্লাহ বলেছেন আর সেই বস্তুকে আল্লাহ তাজা বলেছেন মরা মা জবাই করলেন না গরু জবাই করছেন খাসি জবাই করছেন তারপর আল্লাহ কোথাও বলেননি রহমান তারিয়ান আর মাছ মরে গেছে জবাই করেননি কিছু করেনি জিন্দাও ধরতে পারেননি মরা ধরেছেন আর তার ছিল ধরেছেন তারপর আল্লাহ বলছেন তাজা গোষ্ঠ এই জন্য আজকাল মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে মাছে কোনো সাইড এফেক্ট নেই ক্ষতি না মাছ খান মাছের কোলেস্ট্রল চর্বিতে করে ক্ষতি না বলছে না যত মাছের চর্বি থাকে চর্বিতে ক্ষতি না এই চর্বির আপনার শরীর প্রয়োজন আছে বলছে না বলছে না জিজ্ঞাসা করে ডাক্তারদের মাছে যতই চর্বি থাক পাঙ্কাশ মাছে অনেক চর্বি আছে চর্বি থাক ওই চর্বি আপনার জন্য ফায়দা ইলিশ মাছের চর্বি আছে ফায়দা কিন্তু খাসির চর্বি গরুর চর্বি মুরগির চামড়া কোলেস্ট্রল বাড়িয়ে দিবে প্রেশার বাড়িয়ে দিবে সমস্যা করবে হার্টের জন্য বুঝছেন তাজা গোস্ত আল্লাহ মাছকে বলেছেন তফসির কারণ বলেছেন রহমান তারিয়ার এখানে মাছকে উদ্দেশ্য করে অতাস্তাখ রেজুন হিলিয়াতান আর তোমরা সেখান থেকে সমুদ্র থেকে বের করে থাকো তোমাদের অলঙ্কার মণিমুক্তা সমুদ্র থেকে বের হয় যেগুলি দিয়ে পয়সাওয়ালার অলঙ্কার তৈরি করে মণিমুক্তা দিয়ে তাহলে বা শোনা যা তোমরা পরিধান করে থাকো ব্যবহার করে থাকো ও তারাল ফুল কাফি হে মাওয়াফেরা আর তোমরা নৌজানকে দেখবে সাগরে মহাসাগরে মাওয়াফেরা ঢেউ ঢেউকে ঢেউকে চিরে যাচ্ছে মাওয়াখেরা মানে হচ্ছে ঢেউ ফেড়ে যাওয়া এটাকে চিরে যাওয়া বলতে পারেন ফেড়ে যাওয়া বলতে পারেন যখন নৌকা নৌকোগুলি গেলেই তো মনে হচ্ছে যে পানিকে গর্ত করে চলে যাচ্ছে ছোট নৌকোতে মনে হয় তাহলে বড় বড় যে জাহাজগুলি যাচ্ছে কতটা পানিকে চিরে পানির বুক চিরে ঢেউ আসছে বড় বড় ঢেউ আসছে তারপরে ডুবছে না ঢেউকে চিরে চলছে আর এক দেশ থেকে আর এক দেশ কোথায় আটলান্টিক থেকে কোথায় কোথায় ভারত মহাসাগর চলে আসছে আসছে না আল্লাহ আকরবুল আলমী এইভাবে মানুষকে এক দেশ থেকে আর এক দেশে সামান বাংলাদেশ থেকে সামান উঠছে সুতি কাপড় চলে যাচ্ছে আমেরিকা যা চলে যাচ্ছে না হ্যাঁ চাউল ভারত থেকে এসে আরবে চলে আসে না হলে ভাতই খেতে পেতেন না এখানে কোথায় চাউল আছে কোথাও এখানে খেতে পেতেন <clears throat> যাতে করে তোমরা এই সমুদ্রে সফর করো যাতে করে তোমরা আল্লাহ পাকের অনুগ্রহ তলাশ করতে পারো আল্লাহ আল্লাহ সরুন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে পারো এই সমুদ্রের পথে সফর করে আল্লাহ পাকে রুজি তলাশ করবে কি ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে আজকাল যত ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে পুরনো যুগে যারা ব্যবসা বাণিজ্য করেছে পুরনো যুগে পরে আরবরা যে ইসলামের দাওয়াতের জন্য ভারত উপমহাদেশে গেছেন চিটাগাঙে গেছেন বরগুনায় গিয়েছেন তারা সেখানে আল্লাহ পাকের অনুগ্রহ তলাশ করার জন্য গেছেন ইসলামের দাওয়াতও দিয়েছেন তো আল্লাহ ফাকরুল আলমিন এইসব নিয়ামত মানুষকে দান করেছেন যাতে তারা সুক্রিয়া আদায় করে আল্লাহ পাকের ইবাদত বন্দী করে আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন আমাদের গোনা খাতা যেন মাফ করেন কোরআন বুঝার তৌফিক দান করেন কোরআনে জীবন গড়ার যেন তৌফিক দান করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহি তফসির চলছিল সুরায় ফাতের সুরায় ফাতের দ্বিতীয় পর্ব তফসিরের আল্লাহ ফাকরুল আলম এতে তার কুদরতের কথা তিনি যে তার ক্ষমতায় এক একক তিনি তার কাজে তার কোনো শরিক নেই এবং তিনি রাতকে দিনে পরিবর্তন করে থাকেন আর দিনকে রাতে পরিবর্তন করে থাকেন তিনি সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন এ সমস্ত কিছু আল্লাহ ফকরাবুল আলমের কাজ এতে কোনো কেউ শরিক নেই এক কথায় যাকে আরবিতে তাসারুফ বলা হয় নিয়ন্ত্রণ তাসারুফের মালিক এই পৃথিবীতে নিয়ন্ত্রণের মালিক একমাত্র আল্লাহ সুতরাং যারা এই কিসা কাহিনী বয়ন করে যে অমুক সূর্যকে ফিরিয়ে নিয়ে এসেছিল তারপর আসরের নামাজ পড়েছিল এসব কিসা শুনেছেন না শুনলেন না শুনেছেন কে হ্যাঁ? আলী আলী আল্লাহ তালানোর সম্পর্কে এবং কথা আছে মুশ্রিকদেরকে তাওয়া দিতে বিরাতিদেরকে তাওয়া হ্যাঁ, হ্যাঁ, দিতে একমাত্র আল্লাহ এসবের মালিক কেউ যদি মনে করে যে এসবের ওপর সামান্য কারো নিয়ন্ত্রণ কখন হয়েছে তাহলে সে শীত করলো আল্লাহ সাথে আল্লাহ পাকের আয়াতগুলি তার প্রমাণ বলছেন ইউ লেজুল্লাহিন নাহার ইউ লেজু মানে প্রবেশ করানো আউলাজা ইউ লেজু ইলাজান আদখালা ইউদখেলোর অর্থ হচ্ছে আউলাজা ইউলেজ রাতকে মহান আল্লাহ দিনে প্রবেশ করান অর্থাৎ রাত দিনে রূপান্তরিত হয়ে যায় রাতের অন্ধকার দূরে সরে গিয়ে দিন হয়ে যায় এটা আল্লাহ কাজ ওয়ুলেজুল নাহার ফিল্লাইল এবং দিনকে রাতে আল্লাহ ঢুকিয়ে থাকেন বা দাখিল করে থাকেন দিনের পরে আবার রাত চলে আসে মনে হচ্ছে যে দিনের ওপর কোনো কিছুর ওপর যেমন আবরণ চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় দিনের ওপর অন্ধকারের চাদর দিয়ে দিনকে ঢেকে দেওয়া এবং আল্লাহ আলমিন সূর্য এবং চন্দ্রকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সাক্ষারা মানে হচ্ছে নিজের বসে রাখা নিয়ন্ত্রণে রাখা আল্লাহ পাক নিজের নিয়ন্ত্রণে একমাত্র রেখেছেন কুল্লিয়াজরিল মোসাম্মা এর প্রত্যেকটি সূর্য চন্দ্র গ্রহ সবগুলি চলমান এজরি চলতে থাকে যারা এজরি মানে চলতে থাকে চলমান রয়েছিল আজালি মোসাম্মা নির্ধারিত সময়ে উদ্দেশ্যে নির্ধারিত সময়ের উদ্দেশ্যের একটি অর্থ হচ্ছে কেয়ামত পর্যন্ত যেদিন কেয়ামত হবে তখন সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে গেল আর কেউ কেউ তফসিল করেছেন লিয়াজালি মোসাম্মা মানে নির্ধারিত স্থানের উদ্দেশ্যে অর্থাৎ যেমন নবী করিম সাল্লামের একটি হাদিসে তফসিল রয়েছে যে সূর্য গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনকে সেজদা করে আল্লাহর আরসের নিকটে গিয়ে এবং অনুমতি চাই যে হে আল্লাহ আমি আর এই পৃথিবীতে উদিত হব না হব না আল্লাহ পাক যতক্ষণ অনুমতি দেন যতদিন অনুমতি দেন তখন আবার সূর্য উদিত হয় আল্লাহ রব্বকুম তিনি তো হচ্ছেন আল্লাহ যিনি এই কাজ করেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বকুম তোমাদের পালনকর্তা প্রতিপালক লাহুল মুল সমস্ত কিছুর বাদশাহী সার্বভৌমত্ব তার জন্য একমাত্র সব কিছুর মালিক তিনি যে আল্লাহ সূর্য চন্দ্রের মালিক তিনি হায়াত মতের মালিক হ্যাঁ তিনি একমাত্র দেন আর কেউ দাতা নেই সুতরাং আল্লাহকে বাদ দিয়ে যে সকলকে তোমরা ডেকে থাকো আহ্বান করে থাকো যে সবের কাছে তোমরা দোয়া করে থাকো মায়াম লেখো না মিন তিতমির তারা তিতমিরেরও মালিক নয় তারা খেজুরের আঁটুইর উপরের চিকন আবরণেরও মালিক নয় কিতমির বলা হয় খেজুরের যে আঁটি আছে বিচি এই আঁটির উপর একটা সাদা আবরণ আছে বুঝলেন না হ্যাঁ এই সাদা আবরণটাকে কিতমির বলা হয় তো আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডেকে থাকো হিন্দু রামকে ডেকে থাকে কৃষ্ণকে ডেকে থাকে হ্যাঁ এক শ্রেণী মুসলিম গৌসুল্লাহ আজম বলে জিলানিকে ডেকে থাকে কেউ খাজামারিন কিস্তিকে গরিব নওয়াজ বলে ডেকে থাকে আর কেউ আটরসিকে ডাকে আর কেউ আর কাউকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে যে সকলকে তোমরা ডেকে থাকো কেউ আলীকে ডাকে ইয়া আলী ইয়া হুসেন মাদার সাহায্য করো ইত্যাদি যে যাকে ডাকে যে কোনো রকমের শির্ক হোক না কেন আল্লাহকে বাদ দিয়ে ডাকা হোক না কেন আর যে কোনো ধর্মের লোকের হোক না কেন এখানে শুধু অমুসলিমকে বোঝানো হয়নি যে কোনো ব্যক্তি আলেমের ঘরের কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে নবীর বংশের আওলাদের রসুলের কেউ যদি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাহলে সেই ব্যক্তি মুশরেক শির করলাম বংশের জন্য কেউ উদ্ধার হলে নবী সাল্লাহ সাল্লামের হ্যাঁ, আপন চাচা আবু তালেব নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আরো আত্মীয় স্বজন হ্যাঁ তারপরে বড় বড় আম্বিয়া রসুলগণের কারো বাবা কারো ছেলে কারো স্ত্রী এসব জানা আছে না নেই হ্যাঁ নো আলি সালামের লুত আলি সালামের ইব্রাহিম আলী সালামের তারা মুক্তি হয়ে যেত খেজুরের আঠির ওপরের যে সাদা আবরণ এরও তারা মালিক নয় এর যখন মালিক নয় তাহলে খেজুরেরও মালিক নয় আবরণটারই মালিক নয় তা আঠিরও মালিক নয় তা আঠির মালিক না হলে আবার আপনার ছেলের আবার মালিক নাকি আপনাকে ছেলে দিতে পারে মেয়ে দিতে পারে হ্যাঁ আপনার রোগ ভালো করার মালিক নাকি কি করে মুসলিম সমাজ এইরকম শির করে আল্লাহ পাকে ভালো জানে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই কোরআনের একটি আয়াত তাদের হেদায়তের জন্য যথেষ্ট এইরকম বহু আয়াত কোরআন কেন রয়েছে আল্লাহ আয়াতের প্রথম অংশে আল্লাহ তাকরুল আলম তার প্রভুত্বের কথা তৌহিদের রবুবিয়াতের কথা মানে আল্লাহ পাকের কাজের কথা রাতকে দিন করে দিনকে রাত করেন সূর্য চন্দ্রের নিয়ন্ত্রণ করেন এগুলি কার কাজ আল্লাহ পাক যে আল্লাহ এই কাজগুলি করেন তাকে ডাকতে হবে না আর কাউকে ডাকতে হবে তাকে ডাকতে হবে তহিদের রবুবিয়াত পেশ করে আল্লাহ পাক প্রভুত্বে যখন এক এক তার কোনো শরিক নেই তার কাজে তাহলে তোমরাও নিজের কাজে আবাদত গিয়েছে আল্লাহর সাথে কাউকে শরিক করিও না এটা হচ্ছে তৌহিদে উলুহিয়াত বা তৌহিদ এবাদত তাকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে মিন্দুনিল্লাহ তাকে বাদ আল্লাহকে বাদ তোমরা ডেকে থাকো মায়াম লিখুন তারা মালিক নয় মিন তেতমির খেজুরের আঁচের উপরে সাদা আবরণের অহম যদি তোমরা তাদেরকে আহ্বান করো ডাকো লাইস মাউদুয়া তোমাদের ডাক শোনে না তারা আমাদের ডাক শোনে না জিলানি কখনো শোনে না চিস্তি কখনো শোনে না কেউ শোনে না কোন নবী রসুল রসুলগণও শোনেন আল্লাহ পাক আমভাবে বলেছে যদি নবী রসুল শুনতেন তাহলে বলতেন হ্যাঁ আমার নবী রসুল শোনে বা সব নবী না শুনলে আমার শেষ নবী শোনে কথা আল্লাহ বলতেন না বলতেন না আল্লাহর কথা অসম্পূর্ণ তাদেরকে মৃতদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যদি তোমরা ডাকো জিমাদা দেওয়া রসুল আল্লাহ এরকম যদি শুরু করো ডাকো বাধা দিয়া ইব্রাহিম খলিল্লাহ যদি ফিলিস্তিনে গিয়ে আল খালিল ওখানে ইব্রাহিম খালিল্লাহ কবর আছে বলে আল খালিল শহর বলা হয় তো যদি ডাকে তো আল্লাহ বলছেন যে তাদেরকে যদি ডাকো তোমরা দোয়া আকুম তোমাদের ডাক তোমাদের দোয়া দোয়াকে যেন দোয়া বলা হয় দোয়া মানে ডাক আহ্বান তোমাদের ডাক তারা শোনেনি না আল্লাহ তাহলে শোনা অস্বীকার করেছেন মৃত ব্যক্তি শোনেন না এক প্রমাণ করে যে কোনো মৃত শোনেন না মানুষ কি ফাঁসে ফাজের পাপিষ্টকে ডাকে নাকি না ভালো মানুষ কি ডাকে আল্লাহ তো তাদেরই কথা বলতেন যে তাদেরকে যদি ডাকো তারা শোনেন না তাহলে ভালোদের কথাই না বলা হচ্ছে হ্যাঁ কেউ কি লম্পট মাঝে গিয়ে ডেকেছে হ্যাঁ কেউ কি ঘুরকে ডেকেছে হ্যাঁ কেউ কি সুদখোরকে ডেকেছে কোন সুদখোর মরেছে আর সুদখোরের মাজার এইরকম পরিশুদ্ধ আছে যে ওই সুদখোর মাজার ওই সুদখোর কি করে ডাকছে না তাহলে যাদেরকে দেখছো ওই ন্যাংটা ওর বছর মারুফতি কাপড় পরে আছে তোমার এই চোখে দেখো না কিন্তু মারুফতি কাপড় পরে আছে ও ন্যাংটা হয়েও আল্লাহ নৈকট্য লাভ করেছে বাতিল পন্থীদের মতে বলছে শরীয়তে না ইসলামে না ইসলামের আলোকে না জি যদিও পাপিষ্ট কিন্তু তাদের কাছে তারা পাপিষ্ট না ন্যাংটা হওয়াটাও তাদের কাছে স্বভাবের কাজ এই জন্য ন্যাংটা তৈরি হয়েছে না হলে হইতো না কখনো তাহলে মৃত ব্যক্তি শোনেন না একমাত্র আল্লাহ ফাকরাবুল আলমিন অথবা তার রাসুল যদি বিশেষ কোনো ক্ষেত্রে বলে থাকেন যে অমুক সময় শুনে বা শুনেছে তাহলে সেই সময়টা হচ্ছে ব্যতিক্রম এক্সেপশনাল যেমন মৃত ব্যক্তিকে দাফন করলে দাফন করার পর বললে আমার বসে আত্মীয় সঙ্গে যখন ফিরে আসে তারপরে যখন উঠিয়ে বসিয়ে দেওয়া হয় তারপরে বসিয়ে দেয় আর জিজ্ঞাসা ফায়াকুল আনেলাহ বলে মন রব্বকা তোমার রবকে মা দিন ওকা তোমার দিন কি ছিল ওমান নবী ওকা বা কি কম তোমার নবী কে ছিল ওই সময় যখন উঠিয়ে বসিয়ে দেয় সেই সময় লোকেরা ফিরে সাথী সঙ্গীরা মাটি দিয়ে ফিরে চলে আসছে আলম সেই সময় তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ শুনতে পায় আমাকে রেখে দিয়ে চলে গেল লোকেরা তাহলে এটা ব্যতিক্রম আর কোরআনে এই কথা হচ্ছে ব্যাপক ভালো করে বোঝার চেষ্টা করে ওই কন্যাকে যখন প্রশ্ন করছে তখন শুনে বলে আর সে যেন জিলানি চিস্তি শুনে হ্যাঁ আর ওই মাজারওয়ালা শুনে আর সেই জন্য তাদের পূজা শুরু তাদেরকে ডাকা শুরু এটা তার ইসলাম না আল্লাহ বলছেন তাদেরকে যদি ডাকো লাস মাও দোয়া তোমাদের ডাক শোনেনি না তারা আল্লাহ সত্য বলেছেন মিথ্যা আমাদের সে বিদাতি কারিরা তো কোরআন শেষ কোরআন যখন করে থামে তখন কি বলে সাদাক আল্লাহ আজিম মানে মহান আল্লাহ সত্য বলেছেন মন্ত্র পড়ে মহান আল্লাহ সত্য বলেছেন তো মহান তো বলছেন ওয়ালাও সামেউ আল্লাহাক বলছেন ধরেই নি জলা শুনে ধরে নি আমরা বলি না কোনো কোনো সময় যে একটু নেমে বললাম এটা হয় না কিন্তু ধরে নিলাম এরকম বলি আমি যাব না তোমার সাথে ধরে নি যদি যাইও তোমার বাসায় খাবো না বলি না ধরে নিলাম যে যাবো হয়তো তোমার বাসায় আসুন যাব না কিন্তু খাবো না বলছেন না আল্লাহ সেই ভঙ্গিমাতে বলেছেন মানুষকে বোঝানো যায় ওয়ালাউ সামেও আর তারা যদি মাস্তা মাস্তাজাবুল লাকুম তো তোমাদের ডাকে সাড়া দিতেই পারেন না ইস্তে যাওয়া মানে জবাব দেওয়া তোমাদের ডাকে সাড়া দেওয়া সাড়া দিতে পারেন না যদি ধরে নিলাম যে শোনে তো জেলানি কখনো ডাকে সাড়া দিতে পারে না যে বাবা শুনলাম তোমার কথা এখন চিন্তা ভাবনা চলছে বা দিব তোমাকে মস্ত যা বলে আল্লাহ অস্বীকার করছে তোমাদের ডাকে সাড়া দিতে পারে না কোন মাজারে কোনো কবরে গিয়ে যেখানে পূজা হচ্ছে শোনেনি না আর ধরেই নিলাম যে যদি শোনে তো তোমাদের ডাককে সারাই দিতে পারে না জবাবই দিতে পারে না তোমাদের কাজে আসতে পারে না আমি অমুককে একটা কথা বললাম তো তিনি শুনলেন না মানে কি কথা রাখলেন নাই না হ্যাঁ তো আল্লাহ গোসেন মস্তা যাবুল এইরকমই বদরের কাফের কখন আল্লাহ কাফেরকে শুনিয়েছেন বরং বড় বড় কাফের নেতাদেরকে আল্লাহ শুনিয়েছেন তাদের মৃত্যুর পরে যখন ওই বদরের কূপে ফেলে দেওয়া হলো বা বদরে যাকে বলা হয়েছে সিরাতের কিতাবাদিতে ফেলে দেওয়া হইল ফেলে দেওয়া নবী সাল্লাম কূপ তার কাছে আসলেন পড়েছেন না আসার পরে জিজ্ঞাসা করতে লাগলেন আবু জাহালকে ওতবাকে সাইবাকে রাবিয়াকে ওই যে সত্তর জন সব জাহান নামে পৌঁছেছিল হ্যাঁ এই প্রথম ইসলাম হক আল যুদ্ধে এই কাফের মুশিকরা মক্কার তাদেরকে জিজ্ঞাসা করেছেন আমরা আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা আমরা হক পেয়ে গেছি সত্য পেয়ে গেছি আল্লাহ ওয়াদা করেছিলেন যে রসল রসলের অনুসারী মমিন তোমাদের আমি সাহায্য করব তোমাদের সাথে আছি আমরা আমাদের ওয়াদা আল্লাহর কাছ থেকে পেয়ে গেছি ফাহাল ওয়াজাদ মা ওয়াদা কুম রব্বকুম হাক্কা তোমাদের সাথে যে আল্লাহ তার যে ওয়াদা করেছেন যে কাফের তুমি যদি কুফুর উপর মরে যাও তো তোমাকে চিরকাল জাহান নামে রাখবো কঠোর শাস্তি দেব এই ওয়াদা পেয়েছ কি তখন আমার রাজি আল্লাহ তালানো জিজ্ঞাসা করেছেন রাসুল্লাহাম কি রাসুল আল্লাহ তো কাল্লম আজসাদ আল্লাহ আর ওয়াহালাহা আপনি এমন এমন বডির সাথে দেহের সাথে কথা বলছেন এদের দেহে তো রু নেই রু তো কোথায় সিজি নেই আল্লাহ শাসন কথা বলছেন বডির সাথেই মরা লাশ তাও কাফের তখন নবী শাসন বলেছিলেন যে এই সময় তোমার চাইতে বেশি শুনছে ওই ওখানে আছে আল আন এই সময় তাহলে সব সময় শুনে না তার যখন আল্লাহ ব্যতিক্রম কোন মৃতকে শুনিয়েছেন তখনই শুনে আর মাজারে যাবেন বা মাজার সম্পর্কে এই কুফুরি সিরকি এতে বিশ্বাস রাখবেন যে অলিয়া উলিয়ারা শোনে আল্লাহ তো অস্বীকার করছেন শোনেন আপনি শোনেন তাহলে আপনার ধর্ম তাহলে কোরআনের ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম নাকি তোমরা যদি তাদেরকে ডাকো তো তোমাদের ডাকি ডাক শোনেন না ওলা ওসামি আর যদি শোনে যা মাস্তাজাবুলাকুম তাহলে তোমাদের ডাকে সাড়া দিতে পারেন না আর কিয়ামতের মাঠে কিয়ামতের দিবসে অস্বীকার করবেন তারা শিরকে তোমাদের শিরকে তোমাদের এই ডাককে আল্লাহ বললেন না শিরকে বললেন এর দ্বারা অতিরিক্ত আমরা বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শিরিক বুঝতে পারলেন এবারে কেয়ামতের দিবসে এই অলি আউলিয়া যাদেরকে যাদের মাজার করে কবর পূজা করেছে না তাদেরকে ডেকেছেন বাবা গো সাহায্য করো বাবা গো আমার বালা মুসিবত দূর করো এই যে যারা করেছে এক ফুরুন তারা অস্বীকার করবে কাফার এখন অস্বীকার করা অস্বীকার করবে তোমাদের শিরকে তোমরা বাঁকুনি আমার আর তোমাদের এটা জানি না আর তোমাদের এটা বাতিল সবগুলো অস্বীকার করবে তোমাদের এই শিল্পী কাজকে অস্বীকার করবে যে এই ধর্মে আমি বিশ্বাসী নই জিলানি বলবেন যে এই ধর্মে আমি বিশ্বাসী নই যে আমাকে ডাকলে কিছু পাওয়া যায় তোমাদের এই বাতিল ধর্ম চিস্তিও বলবেন যদি বরহাক খান তিনি হক পথে প্রতীক হন তাহলে এইরকমই যতগুলি কবর মাজারে পূজা হচ্ছে তারা যদি সৎ পথের প্রতীক হন তৌহিদ প্রতিষ্ঠাকারী হন তাহলে তারা এক করুণা বিশ্বকে আর যদি তারা সিরকি আল্লাহ না করে সিরকি শিক্ষা দিয়ে গেছেন তাহলে তারা ইন্নাকুম আমা তাবুদুন আমিন্দুনিল্লাহে হাসাবু জাহান্নাম তোমরা এবং তোমরা যেসবের পূজা করবে আল্লাহকে বাদ দিয়ে তারা সকলেই জাহান্নামে ইন্ধন হবে যদি তারা রাজি থেকে থাকে যার যদি তারা এই আদর্শ শিক্ষা দিয়ে থাকে না আমরা মরে গেলেও মরি না উলিয়া হলে আমাদের কাছে পাওয়া যায় এই শিক্ষা আল্লাহ না করে কেউ যদি দিয়ে থাকে ভ্রান্ত পথের প্রতীক করে থাকে মানুষকে গোমরা করে থাকে তাহলে যারা পূজা করেছে তারাও জাহান নামের ইন্ধন হবে আর যাদের পূজা করা হয়েছে তারাও জাহান নামের ইন্ধন হবে আল্লাহ পাক আরো বলছেন যে দেখো আল্লাহ যিনি খবির সূক্ষ্ম খবর রাখেন তার মতো তোমাদেরকে কেউ বাতলাতে পারবে না বলতে পারবে না আল্লাহ বলছেন গাইবের কথা যে মৃত ব্যক্তি শোনে না আর যদি কখনো শোনে তাহলে তোমাদের তাকে সাড়া দিতে পারে না তোমাদের মনের আশা কখনো পূরণ করতে পারেন না আল্লাহ বলছেন আর আল্লাহর মতো কেউ সূক্ষ্ম খবর দিতে পারে না তোমাদের খবর ভুল হইতে পারে সংবাদ ভুল হইতে পারে আল্লাহর সংবাদ ভুল না আল্লাহ খাবির আল্লাহ তারপরে সাদ করেছে নাস হে মানব সকল হে মানব সকলের মধ্যে সকল স্তরের মানুষকে সম্বোধন করা হয়েছে না বিশেষ কোন লোককে নবী রসুল থেকে শুরু করে যারা একবারে এক নম্বর কোয়ালিটির মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হ্যাঁ শ্রেষ্ঠ বান্না আল্লাহ ফাকরুল আলমিনের তারাও নাস কিনা হ্যাঁ ইয়াইহান নাস হে মানব সকল আন্তুমুল ফকরাও ইল্লাহ তোমরা সকলে আল্লাহ পাকের দরবারের ফকির আল্লাহ পাকের তোমরা মুখাপেক্ষী আল্লাহ পাকের সামনে তোমরা অভাবী ফোকারা ফকিরের বহু আল্লাহর কাছে তোমরা ফকির সকলে আল্লাহ পাকের মহতাজ মোকাবিকি আল্লাহ পাকের রহমত না হলে তারও কোনো উপায় নেই আন্তমুল ফোকারা আল্লাহ আল্লাহ যদি আল্লাহ পাকের কাছে অভাবী না হবেন যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অসহায় নন তাহলে নবী সাল্লাম কেন বদলে গিয়ে একবার অসহায় অবস্থায় দোয়া করবেন আরে আমি করে নেব বলতে পারতেন না আমি জিতে নেব তো আমার হাতে বলতেন এই কথা সাহাবিকে শিখাইতেন হ্যাঁ আমার গোস কুতুবরা আছে আমরা সকলে করে নেবে এই কথা বলতেন যদি গোস কুতুবের ধর্মই থাকতো তাহলে আমার গোস কুতুবরা কি করছে ওরা সব করে নেবেন নিয়ন্ত্রণ কেন অত অসহায় হয়ে দোয়া করছেন যিনি আল্লাহ হাজির এসাবা এই যে তিনশো তেরো জনের দল নিয়ে এসছি এদেরকে যদি ধ্বংস করে বাদ ফিলাল আল্লাহ তোমার এবাদত করার লোক আর পাওয়া যাবে না সহায় অবস্থা আল্লাহর কাছে দোয়া করছেন কেন দোয়া করতে করতে হয়ে যাচ্ছেন গা থেকে পড়ে গেছে চাদরটা উঠিয়ে দিচ্ছেন আল্লাহ পাখির কাছে যে বারবার করে আপনি চেয়েছেন যথেষ্ট হয়ে গেছে দোয়া আপনার কবুল হয়েছে আশা করি দোয়া করার প্রয়োজন কি যদি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে বা ক্ষমতা রাখে তো নবীর ক্ষমতায় প্রথম নবীর ক্ষমতায় আসবে প্রথম নবীর জিলানির আগে নবীর ক্ষমতায় আসবে আলী আর হোসেনের আগে নবীর ক্ষমতায় আসবে অন্য নবীদের আগে নবী মোহাম্মদ রসুল্লাহামের ক্ষমতায় আসবে তাই না তিনি অসহায় আল্লাহ পাখির কাছে দোয়া করছেন পরেশান হয়ে হার হারিয়ে গেছে খুঁজছেন খুঁজছেন সমস্ত সাহাবিদেরকে নিয়ে খুঁজেই পাচ্ছেন না অথচ নবী আলমুল গাইব নবী সব জায়গায় হাজির এই শিল্পী আকিদা খুঁজে খুঁজে পাচ্ছেন না হাতটা পড়ে গেছে ওর উপর ওট বসে গেছে বোকাল শরীফের হাদিস হ্যাঁ, নাই উঠাইলাম দেখলাম যে এতক্ষণ খুঁজে হয়রান হয়ে গেলাম নিরাশ হয়ে আর হার পাওয়া যাবে না পড়েছে যখন উঠাইলাম দেখছি যে মালা বা পেলাম উটের নিচে নবী আবার আলেম গায়েব সবকিছুই জানেন তিনি অন্তরের খবর রাখেন উম্মতের খবর রাখেন কোথায় কি হচ্ছে না হচ্ছে খবর রাখেন সব শিক্ষা কি না আল্লাহ তারপর ইসাদ করছেন যে আল্লাহ আল গালিউল হামিদ তোমরা হচ্ছে অভাবী আল্লাহর ফকির আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন হুয়াল গানি তুমি অভাবহীন অভাবহীন অভাব অভাবমুক্ত অমুখাপেক্ষী আল হামিদ এবং প্রশংসিত যার কোনো অভাব নেই যে কারো মুখাপেক্ষী নয় তিনি একমাত্র প্রশংসিত কোন ব্যক্তি দুনিয়াতে নেই যে সার্বিক দিক থেকে প্রশংসিত আছে আচ্ছা, এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে আল হামিদ মানে যার সব দিক থেকে প্রশংসা সার্বিক দিক থেকে তিনি প্রশংসিত আপনার যদি প্রশংসা থাকে আখলাখ চরিত্রে তো রংটা কালো আছে না যদি কারো এলেমের প্রশংসা থাকে তো তার ভাষাগত প্রশংসা নাও থাকতে পারে রূপ চেহারা প্রশংসা না থাকতে পারে তাই না তার ব্যক্তির জীবনে প্রশংসা থাকলে তার পারিবারিক জীবনে প্রশংসা না থাকতে পারে হ্যাঁ, তার যদি ধরেন ব্যক্তি জীবনে প্রশংসা থাকে আর্থিক ক্ষেত্রে সে অসচ্ছল প্রশংসা নাও থাকতে পারে নান খেরাতের ক্ষেত্রে প্রশংসা না থাকতে পারে ইত্যাদি ইত্যাদি মানুষ ত্রুটি যুক্ত আর আল্লাহ আকরাবুল আলমিন হচ্ছেন ত্রুটি মুক্ত এই জন্য সুভান আল্লাহ আল্লাহ তোমার তসবি পাঠ করি মানে কি পবিত্রতা ঘোষণা করি পবিত্রতা ঘোষণা করি এই হচ্ছে তসবির অর্থ প্রশংসিত আল্লাহ যদি চান তাহলে তোমাদেরকে বিলুপ্ত করে দেবেন আজহাবা ইউজহেব মানে আল্লাহ নিয়ে চলে যাবেন মানে এই দুনিয়ার পিঠে রাখবেন না ভূপৃষ্ঠে রাখবেন না এই আল্লাহ যদি চাইতেন ইউজহেব তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন মানে দুনিয়া থেকে বিলুপ্ত করে দিতেন ওই থেকে খালকিন যদি এবং আল্লাহ পাক নতুন সৃষ্টি নিয়ে আসতেন আল্লাহ এতে সক্ষম আল্লাহ ইচ্ছা করলে সারা পৃথিবীতে একবারে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিয়ে মানব জাতি রাখবো অন্য কোন জাতি নিয়ে আসতে পারে আল্লাহ পাকের কুদরত পাক উল্লেখ অনেক সময় বড় ধরনের কাজ করলে অনেক জিদ্দ জহদ করতে হয় অনেক মেহনত পরিশ্রম করতে হয় তার ফল ফসল আমরা পাই তাই না কেউ যদি এলিমের ক্ষেত্রে একটু আগে বেড়েছি দীর্ঘদিন মেহনত করেছি এমনিতে হয়েছে তাই না এরকম অনেকে আছেন কেউ যদি রাজনৈতিক ক্ষেত্রে যদি অনেক ওপরে উঠে থাকে অনেক সংগ্রাম করেছে অনেক মেহনত করেছে রাত দিন সমান করে দিয়েছে কিন্তু আল্লাহ ফকরাবুল আলমিনা বেনা কোনো মেহনত কোনো মেহনত লাগে না আমরা যে কাজগুলি করেছি বড়ই কঠিন আমাদের জন্য সেই কাজগুলি কঠিন কাজ অনেকে হয়তো করতে পেরেছেন কিন্তু আল্লাহ পাকের জন্য এসব কিছুই কঠিন নয় লেখা আল্লাহ আজিজ আর এসব আল্লাহ পাকের কাছে কোনো কঠিন নয় আজিজ মানে এখানে হচ্ছে কঠিন না আজিজ মানে হচ্ছে হচ্ছে শাক মানে কঠিন আর মা ফিয়া আল্লাহর কাছে কঠিন নয় আজিজ মানে এখানে হচ্ছে একটা অর্থ আজিজ আজিজ এর আগে অনেকবারই বলেছি কারণ আজিজ শব্দটি অনেকবারই কোরআনে করিম আসছে কি বলেছি অর্থ এর কারণ আল্লাহর একটির নাম হচ্ছে আজিজ ওর মানে কি হ্যাঁ সর্বজয়ী বা মহাপরাক্রান্ত যিনি সবার উপর সবকিছুর উপর জয়ী আজিজ ইজ্জত থেকে ইজ্জত ইজ্জত কার হয় সবার উপরে আমরা যতগুলি লোক আছে এর মধ্যে সবচেয়ে বেশি যার ইজ্জত সবার উপরে তো আল্লাহ আজিজ নামের অর্থ হচ্ছে সর্বজয়ী বা মহাপরাক্রান্ত যাকে কেউ পরাজিত করতে পারে না যাকে কেউ হারিয়ে দিতে পারেন না যে কারো কাছে দুর্বল হয়ে হতে পারে না আজিজ আর এখানে আজিজ মানে হচ্ছে কঠিন আমার জালিকা আল্লাহ আজিজ মানে আল্লাহর কাছে এটা কোনো কঠিন না মুশকিল না হ্যাঁ আর একটা অর্থ আজিজ মানে হ্যাঁ প্রিয় আজিজ মানে প্রিয় যেমন লেখা থাকছে ডিয়ার প্যাসেঞ্জার লেখা থাকছে দেখবেন এয়ারপোর্টে বাস স্ট্যান্ডে লেখা দেখবেন ডিয়ার প্যাসেঞ্জার হ্যাঁ আজিজি আর রাকেব হ্যাঁ চিঠি লিখেন আজিজি মানে আমার প্রিয় আজিজি আল ওয়ালাদুল আজিজ প্রিয় বৎস প্রিয় ছেলে তো আজিজ মানে হচ্ছে প্রিয় আর চতুর্থ আরেকটা অর্থ আছে আজিজের হ্যাঁ দুর্লভ ঠিক আজিজ দুর্লভ এই যে হাদিসে মোতাবাতের মশহুর আজিজ আর গরিব আজিজ এই হাদিসের এক প্রকার যে আজিজকে আজিজ এই জন্য বলা হয় যে দুর্লভ হাদিস প্রত্যেক স্তরে সনদের দুটো দুটো করে রাবি বর্ণনাকারী থাকবে এটা পাওয়া দুর্লভ প্রত্যেক স্তরে দুটো কোন জায়গায় একটা হয়ে যেতে পারে কোন জায়গায় আবার হ্যাঁ বেশি হয়ে যেতে পারে তাহলে আজিজ এই এই হাদিসের সংখ্যা অনেক কম সেজন্য এটা আজিজ বলা হয়েছে আরবি ভাষায় কত ব্যাপকতা আছে একটা শব্দের অনেক অর্থ হইতে পারে ক্ষেত্র বিশেষ আপনাকে অর্থ করতে হবে ওয়ালা তাজের ওয়াজের ইসরা ওখরা তারপর আল্লাহ ফাকরাবুল আলমিন দুনিয়া এবং আখেরাতের কিছু বিষয় উল্লেখ করেছেন এই আয়াতটি দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য আর আখেরাতের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কেউ কারো বোঝা উঠাবেন আল্লাহ ওয়ালা তাজের আতন ওয়ালা তাজের নফসুন ওয়াজের আতন সিফাত আর নফস এখানে উজ্জ্ব আছে নফস মানে ব্যক্তি যখন কল্যাণ মত মানে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তিকে মতের স্বাদ গ্রহণ করতে হবে ওলা তাজের ওয়াজেরাতন মানে কোন ব্যক্তি ওলা তাজের ওয়াজে কোন বোঝাওয়ালা ব্যক্তি উঠাবে না ইজরা ওখরা হ্যাঁ? অন্যের বোঝা ওলা কাজের ওয়াজেরাতন ইজরা ওখরা কোন ব্যক্তি কারো বোঝা অপরের বোঝা উঠাবে না এটা দুনিয়ার ক্ষেত্রে হতে পারে দুনিয়াতে একজন অপরাধ করলো তার অপরাধে অন্য আসামি হবে না এটা শরীয়তের বিধান বাপ অপরাধ করেছে ছেলেকে ধরে নিয়ে চলে গেল ছেলে অপরাধ করেছে বৃদ্ধ বাজার বাবা ষাট বছর সত্তর বছরের ওকে ধরে নিয়ে চলে গেল জেলখানা ঢুকিয়ে দিল জুল মেলা মানব রচিত বিধান এই জুল অত্যাচারগুলি করছে আল্লাহ এটা হারাম করেছে হ্যাঁ ভাই এক ভাই চোর আর এক ভাই পরেশগার কিছুই বুঝে না ওই সবে পাপে আর চোরের কারণে বা সন্ত্রাসীর কারণে সবগুলি ভাই জেল একজন সন্ত্রাস কিন্তু যেখানে ইসলাম আছে আলহামদুলিল্লাহ সেখানে কোরআনের বিধান আছে তারপর একসঙ্গে বিদাতিদের চোখ হচ্ছে বাঁকা মাকা দেখে সোজা দেখে এই জন্য দেখে না আলহামদুলিল্লাহ সৌদি আরব মামলাটা সৌদি আরবিয়াতে দিন ইসলাম কায়েম আছে প্রতিষ্ঠিত আছে সার্বিক ক্ষেত্রে যার ফলে এক বিন লাদেন খারেজি ওসামা বিন লাদেন খারেজি হইলেও তার ভাই মোহাম্মদ বিন লাদেন তার বিশাল কোম্পানি যান হারামের কন্ট্যাক্ট তাদের কাছে আছে না নেই বিন লাদেন লোক কাজ করে না বিশাল কেমন কয়েক হাজার বাংলাদেশি কাছে আছে যদি বাংলাদেশে হইতে ভারতে হইতেও অন্য কোনো দেশে যেখানে মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে সেখানে হইতো তাহলে এইরকম কোম্পানির মালিক পাওয়া তো দূরের কথা সবগুলি করে জেলখানায় থাকতে যতগুলি ভাই সব জেলখানায় থাকে ইসলাম থেকে দূরে সরে গেলে কেমন জুলম হয় ব্যক্তির ওপর জাতির ওপর আর এই জুলমের কারণে অশান্তি নিরাপত্তা নেই সবাই অশান্তিতে রয়েছে শাসকও অশান্তিতে রয়েছে মানবরচিত বিধান আল্লাহর বিধানকে পিছনে ফেলে দিয়ে আর যারা সাদা জনসাধারণ তারাও অশান্তিতে রয়েছে কেউ শান্তিতে নেই আল্লাহর দিনের দিকে যতক্ষণ ফিরে না আসবে কোরআন করিমের দিকে যতক্ষণ ফিরে না আসবে শিল্প মুক্ত দেশ যতদিন না গড়ে তুলবে ততদিন শান্তি আসবে না পৃথিবীতে সৌদি আরবের বৈশিষ্ট্য বলার ক্ষেত্রে এই একটি বৈশিষ্ট্য শুধু যথেষ্ট যে আল্লাহ ছাড়া কাউকে শেষ দেওয়া হয় এখানে হয় কোন একটা মন্দির আছে কোন একটা গির্জা চার্চ আছে হ্যাঁ কোন একটা মাজার আছে না মুসলিম বিদাতি ইয়াগস মাদাত করে কোনো মাজারে পূজা করছে আর না কোনো এখানে মন্দির বা চার্চ আছে যেখানে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে এই এত বড় বৈশিষ্ট্য নজরে আসে না করুন তো দেখি তৈরি করুন তো দেখি আরো তো দেশ আছে আরো ছাপ্পান্ন সাতান্নটা দেশ আছে একটা দেশ করে দেখান তারপরে বলেন যে না আমরা ভালো অনেক অন্তর বাঁকা লোকেরা বলে আমাদের দেশ অনেক ভালো আমাদের দেশ অনেক ভালো আমরা অনেক ভালো ভালো শুধু মুখে দাবি করলে ভালো হয়ে যায় সারা পৃথিবীর কোন একটা মুসলিম দেশে অমুসলিম দেশে দূরের কথা কোন একটা মুসলিম দেশে আল্লাহ আকবর আজান হলে দোকান বন্ধ হয়ে যায় নামাজ পড়ো না পড়ো কিন্তু দোকান অবশ্যই বন্ধ করতে হবে দেখেন একটা দেশ এখন তো একটা দেশ কোথায় আছে যদি এইসব বয়ান করা হয় তো অনেকে মনে করে যে আমরা তরফদারি করি এগুলো তরফদারি না হক কথা হক কথা বলা ফরজ নয় চোখ খোলার জন্য বিদ্যার্থীদের অন্তর বাঁকা আছে সোজা করার জন্য গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় বাঁকা হয়ে থাকে তো সোজা করতে হবে না মিজান বলে মিজান মিজান বাঁকা হয়েছে আপনাদের অনেকের সোজা করা দরকার দাঁড়ি পাল্লা বাঁকা হয়েছে দাঁড়ি পাল্লা ঠিক নেই আপনাদের দাঁড়ি পাল্লা ঠিক করতে হবে মুসলিম জাতি দাঁড়ি পাল্লা বাঁকা হয়ে গেছে পাপিকেই ভালো বলে যারা শিল্প করে তাদেরকে ভালো বলে বেনামাজিকে ভালো বলে যেখানে ভালো কাজের উপদেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই পার চোখে দেখলো পার্কে দেখছেন হ্যাঁ যুবতীকে যুবক নিয়ে পড়ে আছে কিছুই বলার ক্ষমতা নেই সৌদি আরবে আছে এত বড় যে বীজ পড়ে আছে আমাদের কোথাও আছে জানতো দেশে কক্সবাজারে জানতো দেখি বোম্বাই জানতো কি দেখি করাচিতে যান দেখি একই দৃশ্য কিনা কোনো পার্থক্য আছে বোম্বাই করাচি আর কক্সবাজার তিনটাতে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই শুধু দেশের নামের পার্থক্য আছে আল্লাহ রব্বুল আলম বলছেন যে কেউ কারো বোঝা উঠাবে না এটা শরীয়তের বিধান দুনিয়াতে কেউ কারো বোঝা উঠাবে না যদি নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করে থাকে তাও কেউ কারো বোঝা উঠাবে না বাবা আলেমেদিন ছেলেবে নামাজি বাবা পরেশগার ছেলেবে নামাজি ছেলের বোঝা বাবা উঠাবে ওঠাবে না আগে একটা কথা বলেছি কিন্তু মনে রাখবেন শর্ত হচ্ছে নিজ দায়িত্ব যেন ঠিক করে পালন করে নিজ দায়িত্ব কি ছিল সাত বছর থেকে নামাজ শিখানো নামাজের আহকাম মাসাইল শিখানো আর দশ বছরের চার সৃষ্টিকার নামাজ পড়ানো আর তারপরে পনেরো বছর আঠারো বছর গায়ে গরম হয়েছে এখন হ্যাঁ গায়ের জোর হয়েছে তারপরে বাপকে মানে না আর জবাব দিতে হবে না এই বাপ মাকে মেয়েকে ছোট থেকে পর্দা শিখালেন ছোট থেকে পর্দা শিখালেন আর তারপরে বড় হওয়ার পরে মানল না বিবাহ হওয়ার পরে আপনার আয়ত্ত থেকে চলে গেল স্বামীর বাড়ি তারপরে সেখানে গিয়ে কোনো কিছু হয়ে গেল তাহলে আর বাবাকে জবাব দিতে হবে না কিন্তু প্রথম থেকে আপনি খ্রিস্টান মিশনারিতে পড়াইলেন আর সেখান থেকে পর্দার বিরুদ্ধে বিদ্বেষ আপনার ছেলে মেয়ের অন্তরে জন্মাইল নামাজ এসব কাজ আগের লোকের কাজ এখনো ধর্মকর্ম আবার এইসব শিখে আসলে আর তারপরে জবাব দিতে হবে এটা অন্যের বোঝা উঠাল নিজের বোঝা উঠাল কারণ আপনি আপনার ইসলামিক দায়িত্ব পালন করেননি ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে এটা আপনার ফরজ ছিল আপনার উপর ফরজ ছিল যার ফলে আপনাকে আল্লাহ ধরবেন কেমতের দিন স্পষ্ট না বুঝতে পারছেন না তাহলে অন্যের বোঝা এখানে উঠালেন নিজেরই বোঝা উঠালেন আপনি ছেলেকে খারাপ করেছেন মেয়েকে খারাপ করেছেন সুতরাং আপনাকে বোঝা উঠিতে হবে দুনিয়াতেও কেউ অপরের বোঝা উঠাবে না আর আফেরাতেও একে অপরের বোঝা উঠাবে না নিজের নিজের বোঝা বহন করতে হবে সুতরাং গোনার বোঝা হালকা করার চেষ্টা করেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন নাকি বাড়াবার চেষ্টা করেন গোনার বোঝা হালকা করার চেষ্টা করেন গোনা যা হয়ে গেছে তবা ইস্তেকফারের মাধ্যমে গোনার বোঝা হালকা করার চেষ্টা করেন আর আগামীতে যেন গোনা না হয় গোনার বোঝা না পড়ে তার জন্য সচেষ্ট হন সৎ জীবন যাপন করেন খুব সহজ দিন ইসলাম আল্লাহ তারপর ওয়াইন তাদ এখানে এর ও কোন ভারাক্রান্ত ব্যক্তি যে নিজেই বোঝা নিয়ে আছে কোন বোঝাওয়ালা ব্যক্তি যদি আহ্বান করে ডাকে দা থেকে যদি ডাকে এলাহিম লেহা তার বোঝা উঠাবার জন্য যে বাবারে আমার বোঝাটা একটু উঠাও আমার বোঝাটা গোনার বোঝা খুব ভারী হয়ে গেছে বাবারে আব্বা আমার আব্বা বোঝাটা উঠান ছেলেকে বলছেন বাবারে তোকে খুব আদর যত্ন করে মানুষ করেছিলাম আর আমি তো অশিক্ষিত মূর্খ ছিলাম তোকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম আমার গোনার বোঝাটা তুই উঠা মা যদি বলে মেয়েকে মেয়ে যদি বলে মাকে বোঝা উঠাবার জন্য গোনার বোঝা ভারী হয়ে গেছে আর এই গোনার বোঝা নিয়ে জাহান্নামে যেতে হচ্ছে একটু বাবারে হালকা করে দেরি যদি বলে ওয়াইনটা তো তুমি রাহমলাহা সেটা বহন করার জন্য এলাহিম লেহা যদি আহ্বান করে কোন বোঝাওয়ালা ব্যক্তি এলাহিম লেহা তার বোঝা বহন করার জন্য লাইফমাল মিন হোসেই তার তরফ থেকে এই বোঝা সামান্য উঠানো হবে না কেউ উঠাবে না এই আয়াত ওই রকমই যেরকম অন্য আয়াত রয়েছে কাছাকাছি এইরকম অর্থ বহনকারী ইয়মায়াসিরুল ও মিনাসি ওই দিনকে স্মরণ করো কেমতের দিনকে যেই দিন মানুষ পালাবে নিজের ভাইকে দেখি পালাবে বোঝা ওটা তো দূরের কথা গুনার বোঝা ওঠাবো পালাবে দেখলি আমি নাফি হে হ্যাঁ আর মাকে দেখে পালাবে মায়ের কাছে আসবে না হ্যাঁ ভাবি অসহায়বাতেহি স্ত্রী হ্যাঁ বানিয়ে ছেলের কাছ থেকে পালাবে হ্যাঁ হ্যাঁ কি বলেন যে বংশধর বংশধরকে দেখলে আত্মীয় স্বজনকে দেখলে কত দৌড় দিয়ে যান ঝাঁপিয়ে যান বংশধরের বাড়ি ছেড়ে পালা যাবে কেমন অমানফিল আগে জামিয়ে যান কোন আয়াত আয়তে চলে গেল দুই জায়গায় আছে এইগুলি আয় দুই জায়গায় আছে তো যাই হোক কেউ কারো বোঝা সেদিন উঠাবে না يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه লেকুল্লিমদিন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি আপনারা কেমন হাফেজ হ্যাঁ কোনখানে পৌঁছে দিচ্ছেন এখানে মায়ের সাথে বাপের কথা আছে বাপকে দেখলে মাকে দেখলে পালাবে বাপকে দেখলে পালাবে স্ত্রীকে দেখলে পালাবে ছেলে মেয়েকে দেখলে পালাবে বানি হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত পরেশান থাকবে নিজেকে নিয়ে আমি নিজে পরেশান হ্যাঁ যত আদর করছেন আমি নিজে পরেশান বাবা আপনার কি খবর নেব আমি মা মা বলবে দুনিয়াতে তো মা নিজে না খেয়ে খাইয়েছে ছেলেকে আর কি আমাদের দিনে মা বলবে যে বাবা আমি নিজেকে নিয়ে পেয়েছিলাম তোর খবর আমি নিতে পারবো না ছেলের খবর নিতে পারে মেয়ের খবর নিয়ে পাওয়া যায় আল্লাহ তাই বলছেন এখানে ওয়ালাও কানা যা করবা যদিও নিকট আত্মীয় হোক না কেন যা করবা আত্মীয় স্বজন তবুও কেউ কারো বোঝা কেমতের দিনে উঠাবে না গুনহার আল্লাহ পাক যেন আমাদের গুনা খাতা বাস করে হে নবী মোহাম্মদ সাল্লাম তুমি ওই সব সতর্ক করতে পারবে মানে তোমার সতর্কতা থেকে তারা উপকৃত হবে যারা নিজের দেগারকে প্রতিপালককে ভয় করে বিল গাইব না দেখে আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে তাদেরই ফায়দা হবে কোরআন হাদিস দিয়ে আর যারা না দেখে বিশ্বাস করে দেখে বিশ্বাস করে রিয়াল দেখে ওই জন্য বিশ্বাস করে পয়সা ইনকাম করতে হবে তাই না নেতৃত্ব দেখছে আরে অমুক এত বেড়ে গেল দেখছেন আমিও তো পারবো সেই জন্য এত বিশ্বাসী ওই জন্য এই মিছিল আর ভাঙচু রাত পৌঁছিতে হবে এই করতে হবে জালিয়াতি দুর্নীতি করতে হবে আর করে কম্পকে ভোটে জিততে হবে এমপি হবো এই বছরে পাঁচ বছর পরে মন্ত্রী হবে ইত্যাদি এসব স্বপ্ন তারা চোখে দেখতে পাচ্ছে আর কোরআন এবং হাদিস দিয়ে উপকৃত তারা হবে যারা আল্লাহকে না দেখে ভয় করে না দেখে বিশ্বাস করে আর না দেখে ভয় করে সেরা বাকার আল্লাহ বলেছেন আল্লাহ যারা না দেখে বিশ্বাস করে আর এখানে আল্লাহ বলেছেন একশাওনা আল্লাহকে ভয় করে না দেখে আল্লাহ দেখা দেবেন না কখন আখেরাতে কোনো কিছুই দেখাবেন না আল্লাহ কবরের কোনো কিছুই দেখাবেন আল্লাহ ফাকরাবুল আলমিন গায়েব অনেক কিছু আল্লাহ ফাকরাবুল্লাহ হচ্ছে কখনো দেখাবেন আল্লাহ ফাকরাবুল আলমী না দেখে বিশ্বাস করতে হবে কারণ সাধারণ লোক যদি দুটো লোক একটা সংবাদ বলে তো আমরা বিশ্বাস করে ফেলি পত্র পত্রিকাতে চার পড়লেন আর বিশ্বাস করে ফেললেন যে হ্যাঁ এই একটা ঘটনা ঘটেছে পত্রিকায় পড়ে বিশ্বাস করে নিয়েছেন আর এক লাখ চব্বিশ হাজারের বেশি পাইগম্বর আম্বিয়া রসুলগণ এসেছেন আর তাদের কথা বিশ্বাস হয় না আল্লাহ সম্পর্কে তারা সবাই বলেছেন আখেরা সম্পর্কে তারা সকলেই বলেছেন হ্যাঁ কবরের জীবন সম্পর্কে তারা সকলেই বলেছেন দিন ইসলাম আর তৌহিদ আল্লাহর একত্রের কথা সকলেই বলেছেন এগুলোতে কোনো দ্বিমত ছিল নবীরে না এগুলি মৌলিক বিষয় বেশি সমস্ত রসুলগণ এই কথা বলেছেন যারা এতগুলি স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আল্লাহকে পরকালকে বিশ্বাস করলো না ভয় করলো না আল্লাহকে তারা কখনো লাভবান হবে না নবীর দাওয়াত থেকে এন্নামা হে নবী নিশ্চয়ই তুলগরুল্লাজিনা তুমি সতর্ক সাবধান করবে ওই সব লোককে শুধু মানে তোমার সতর্কতা সাবধান থেকে লাভবান হবে ওই সব লোকেরা শুধু যারা তাদের রবকে ভয় করে না দেখে বেলগাইবি ওয়াকামুসালাহ আর আর একটি শর্ত যারা নামাজ কায়ম করে নামাজ কায়ম করলে ফায়দা হবে নবীর দাওয়াত থেকে কোরআন হাদিস থেকে নামাজই ঠিক করে পড়ে না তাহলে এই তফসির শুনে কি ফায়দা হবে তার হ্যাঁ আর সিরাতুল নবী নবীর জীবনী পড়েই কি ফায়দা হবে আর দু চারটে হাদিস পড়েই কি ফায়দা হবে কখনো ফায়দা হবে না আকামস্তলা দ্বিতীয় শর্ত হচ্ছে নামাজ কায়েম করে নামাজ কায়েম করার মাধ্যমে সে আল্লাহর কাছে স্বীকার করলো যে আল্লাহ তুমি রব আর আমি বান্দা আর আমার ওপর তোমার হক হচ্ছে যে তোমাকে পাঁচবার সেজদা করে একরার করব অঙ্গীকার করব যে তোমার অনুগত বান্দা তুমি যা বলেছো তাই আমি মানি শুধু নামাজ মানে নামাজে একটা হরকতের নাম নামাজ নয় নামাজের মাধ্যমে যেন আল্লাহ পাকে সামনে বারবার করে আমাদের অঙ্গীকারের নবায়ন করছে দিনে পাঁচবার করে নবায়ন করছে আরে পাসপোর্ট পাঁচ বছর বা দশ বছর করে নবায়ন করতে হয় হ্যাঁ তাই না কিন্তু নামাজ পাঁচবার করে দিন নবায়ন করে আল্লাহর সামনে একরার করতে হবে তেরা অঙ্গীকার যে আল্লাহ তোমার সমস্ত বিধি বিধান মেনে চলল আমি রান্দা তুমি রাব আল্লাহ আন্তা লাহ লাইলাহ খালাক্তানি আল্লাহ তুমি রব আর আমি বান্দা আর তুমি আমাকে সৃষ্টি করেছি তোমার ছাড়া কেউ মা বুঝবে তোমার সমস্ত বিধিবিধান মানব তাদের ফায়দা হবে নামাজ পড়ার অর্থ হচ্ছে অমান তাজাক্কা আর যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করবে অন্তরকে পাক পবিত্র করবে পবিত্রতা অর্জন করবে পবিত্রতা অর্জন হয় নেক আমলের মাধ্যমে ইমান এবং সৎ কাজ বাড়ানোর মাধ্যমে আর হারাম নাজায়জ অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে পবিত্রতা অর্জন অর্জনের জন্য তাজকিয়ায় নফসের জন্য আত্মার পরিশুদ্ধের জন্য কারো মুড়িদ হইতে হয় না এই এই ধরনের আয়াতগুলি অপব্যাখ্যা করেছে এই পীরপন্থীরা যে তাজকিয়া নাস মানে পীর ধরতে হয় না তাজকিয়া নাস মানে পীর ধরে না তাজকিয়া নাস মানে ফরজ কমপ্লিট এখন আপনি সন্ন্যতগুলি ঠিক রাখ কমপ্লিট করেন এইদিকে হারাম একবার কমপ্লিটলি হারাম থেকে নাজাইজ থেকে বেঁচে আছেন অপছন্দনীয় ছাড়েন আপনি হলো না আর তারপরে নফল নফল যেগুলি করেন করলে বেশি নাকি নফল কাজগুলি বেশি বেশি করেন নফল অনেক জিগির আজকার আছে নফল নামাজ আছে নফল রোজা আছে নফল দান খেরাত আছে নফল অনেক কাজ আছে সে অতিরিক্ত নফল কাজগুলি করেন আর অনেক জায়েজ কাজ আছে কিন্তু সেটা শোভা পায় না আমার কাছে একজন ভালো মুসলিমের জন্য শোভা পায় না তাই সেগুলিও ছাড়েন এটা হচ্ছে তাজকিয়া নাফসের তালিকা এটা হচ্ছে আত্মার পরিশুদ্ধির পন্থা তো আল্লাহ আকরবুল আলম বলছেন যে যারা আত্মার পরিশুদ্ধি করবে তার ফায়দা তারই হবে তাতে আমার কোনো ফায়দা নেই ফাইনামা নিশ্চয়ই সেই ব্যক্তি নিজে ফায়দার জন্য নিজের লাভের জন্য আত্মার পরিশুদ্ধি হাসিল করল আল্লাহ মসির আর নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন হবে মসির মানে হচ্ছে প্রত্যাবর্তন স্থল ফিরার স্থান সারা এসির থেকে মসির তো ফিরার স্থান হচ্ছে আল্লাহ ফাকরুল আলম নিকট অর্থাৎ আল্লাহর কাছে একদিন ফিরে অবশ্যই যেতে হবে সুতরাং যত পাক পবিত্র আল্লাহর কাছে ফিরে আসবে ততই তোমার জন্য সেটা কল্যাণ করা হবে আল্লাহ পাক তারপরে সাদ আস্তাবিল আমল বা স্থির অন্ধ আর চোখওয়ালা সমান হয় না অন্ধ আর চোখওয়ালা সমান হয় না এখানে অন্ধ চোখওয়ালা বলে আল্লাহ পাক রব্বুল আলমিন কাকে বুঝাতে চেয়েছেন বলতে পারেন অন্ধ কাকে বলেছেন না কাফের কাফের অন্ধ মুশ্রেক অন্ধ যে মমিন নয় এক কথা মুসলিম নয় কাফের মুশেক মুনাফের অন্ধ আর বসির চোখওয়ালা হচ্ছে মমিন মুসলিম সত্যিকার মুসলিম নামাজি মুসলিম এ হচ্ছে মমিন ইমানদার লোক হচ্ছে বসির চোখওয়ালা যেমন চোখ উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যেমন চোখওয়ালা আর অন্ধ ব্যক্তি সমান হয় না দুনিয়াতে তোমাদের কাছে ঠিক তেমনি আল্লাহ পাকের কাছে মুসলিম আর কাফের মমিন আর মুশরেক পত্তলিক আর কবর মাজার পূজারী সমান হতে পারে না তারপর আল্লাহ বলছেন ওয়ালা জুলমাত ওয়ালা আর অন্ধকার সমূহ আর আলো সমান হতে পারে না অন্ধকার আলো সমান হতে পারেন না এখানে লক্ষণীয় বিষয় জুলমাত জুলমাতুনের বহু বচন অন্ধকারের ক্ষেত্রে আল্লাহ বহু বচন বলেছেন জমা বলেছেন আর নূরের ক্ষেত্রে নূরের জমা আনোয়ার ছিল আনোয়ার বললেন না আল্লাহ ফাকার বলেন এতে কি বোঝা যায় এতে বোঝা যায় যে হক হচ্ছে এক সত্য একটা সেটা হচ্ছে আল্লাহ ফাকের দিন ইসলাম দিন আইন আল্লাহ ইসলাম আর নবীর তারিখ এত তরিকত নেই সবগুলি জুলমাত অন্ধকার আর এত দিন নেই এত ধর্ম নেই এত ধর্মও নেই আল্লাহর কাছে আর এত তরিকত আর এত পন্থাও নেই বুঝতে পেরেছেন না এই জন্য হক যেহেতু একটি সেই জন্য নূর আলো আল্লাহ এক বচন বলেছেন নূর আলো ইসলাম বুঝতে আর জুলমাত হচ্ছে যত রকমের কুফুরি যত রকমের সিরকি আকিদা যত রকমের বাতিল মতবাদ যত রকমের মানবচিত মতবাদ সবগুলি হচ্ছে জুলমাত অন্ধকার অন্ধকার অন্ধকার সমূহ আর আলো কখনো সমান হতে পারে না ওয়ালা দিল্লু ওয়ালাল হারু আর ছায়া আর রোদ কখনো সমান হতে পারে না জিল মানে হচ্ছে ছায়া আর হারুর মানে হচ্ছে হারারা মানে গরম তো গরম করতে গিয়ে পড়ে রৌদ্র হইলে হ্যাঁ তো হারুর মানে হচ্ছে রৌদ্র তো রোদ আর ছায়া কখনো সমান হতে পারে না এখানে রোদ ছায়া থেকে কি বোঝানো হয়েছে হ্যাঁ রোদ ছায়া দিয়ে উদাহরণ বোঝানো হয়েছে জি রোদ আর ছায়া রোদ আর ছায়া দিয়ে জান্নাত জাহান্ন বোঝানো হয়েছে বুঝলেন রোদ ছায়া দিয়ে জান্নাত জাহান্ন বোঝানো হয়েছে বা নেকি আর গুণা বোঝানো হয়েছে দুটো তফসিল কথা উল্লেখ করেছেন ছায়া মানে হচ্ছে নেকি আর রৌদ্র মানে হচ্ছে গোনা যেমন ছায়াতে ছায়াতে একজন বসে আছে একজন রৌদ্রে দাঁড়িয়ে আছে দুজন সমান মসজিদে ঠান্ডাতে বসে মশাল্লাহ নামাজ পড়ছে ওই লোক আর একটা লোক রোদের ফুটপাতে জাহিল বসে আছে জোহরে আসরে মাগরে বেশাই গরমে ঘামছে তারপর বসে আছে নামাজ দুজন সমান কখনো সমান হতে পারে না তো রৌদ্র ছায়া যেমন সমান হতে পারে না তেমনই নেকি আর গোনা সমান হতে পারে না ওই রকমই জান্নাত জান্নাম সমান হতে পারে না জান্নাত দিকে ইঙ্গিত করা হয়েছে ছায়া বলে আর রৌদ্র রৌদ্র বলে ইঙ্গিত করা হয়েছে জাহান্নামের দিকে জান্নাত জাহান্ন সমান হতে পারে না অমায়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত এমনকি জীবিতরা আর মৃতরা সমান হতে পারে না যারা জীবিত আমরা হাজারা মারা গেছে সমান কবরস্থানে যা দাফন করে দেওয়া হয়েছে আজকে অনেক লোক একটা বড় শহরে একদিনে অনেক লোক দাফন হচ্ছে ওই লোকগুলি আর যে লোকগুলি জীবিত আছে সমান কখনো সমান না এই আহিয়ার আমাদ বলে তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে দেখি প্রত্যেকটা আলাদা আলাদা তাস আগে কি হইলো ওগুলো তো আর রিপিট হয়নি হ্যাঁ আর জহাল আহিয়া জীবিত কারা যারা অলামা জ্ঞানী যাদের কাছে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে আল্লাহ সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে আল্লাহ পাকে রসুল সম্পর্কে জ্ঞান আছে এরা হচ্ছে আহিয়া জীবিত এরা এদের প্রাণ আছে কোরআনের জ্ঞান আছে রসুল হাদিসের জ্ঞান আছে হালাল হারামের জ্ঞান আছে বৈধ অবৈধ জায়জ না জায়জের জ্ঞান আছে করণীয় বর্জনীয় জ্ঞান আছে সৎ অসতের জ্ঞান আছে এরা হইয়া জীবিতদের মধ্যে আর যারা মূর্খ জ্ঞান নেই ইসলাম সহ কোনো জ্ঞান নেই আল্লাহ কোথায় সর্বত্র বিরত হয় ভুল জ্ঞান আছে না হয় নেই তহিদ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না সিরিক আবার আবার কি হ্যাঁ কোনো জ্ঞান নেই ওই রকমের জ্ঞান আছে যেমন হিন্দুদের এক শ্রেণীর লোকদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে এক হিন্দু পুলিশ বলছে একদিন বিষয় আছে বলছে আমি জানি সন্নি কাকে বলে যারা শুনে শুনে মুসলমান হয়েছে ওরা শুনে যারা শুনে শুনে নবীকে দেখেনি শুনে শুনে মুসলমান হয়েছে ওরা হচ্ছে সন্নি হ্যাঁ আর মজার কথা আরো শুনে যারা নবী সাহেবকে দেখেছে ওরা হচ্ছে শিয়া হিন্দুর ব্যাখ্যা এটা এরা হলো মৃতর মতো এরা হলো মৃত কোনো জ্ঞান নেই জ্ঞান নেই কিন্তু কথা বলতে কম না জ্ঞান না কথা বলবে শিকর এখানে যেহেতু আমরা দামান আছে এই জন্য শিখ অথবা রিয়াজের বাথা যে কোনো শহরে বাঙালি হোটেলে বসে যারা চুপচাপ বসে থাকে আমি আজকে দশ বছর বা তারও বেশি কোনো হোটেলে এইসব হোটেলে বসি না কোনো এককালে বসতাম শুনতাম কি বলছে না কি বলে দেখছি বাড়ি নাই কিচ্ছু নাই ইসলাম সব কোনো জ্ঞান নাই একজন বলছে এটা জায়জ বলছে কেন জায়জ হলো এটা না জায়জ একজন বলছে হাওয়া হারাম আরেকজন বলছে মকর এই তর্ক বিতর্ক করছে আর ইসলাম সম্পর্কে একেবারে জিরো আর না হলে কি বল সমালোচনা একটা লোক হেঁটে গেলে এই লোকটা চেনা এই লোকটা এইরকম এর মধ্যে এই দোষ আছে এর মধ্যে এইগুলো হচ্ছে এই যত বুকিয়া চায়ের স্টল অথবা এই যে হোটেলগুলো এগুলির অবস্থা তো যারা দিন সম্পর্কে মূর্খ তাদেরকে আল্লাহ মৃত বলে আখ্যায়িত করেছেন জাহেলদেরকে আল্লাহ মৃত বলেছেন আর আলম জ্ঞানী আলম মানে মাদ্রাসা পড়ে না মাদ্রাসা পড়েও যদি আগাছা ঢুকে থাকে শিখ মিলাদের বিদাত ঢুকে থাকে আর ওলি আউলিয়া গস কুতুবরা দিতে পারে ওই শিখ বিদাত ঢুকে থাকে তাহলে ওই পড়া তো আল্লাহ পড়তে বলেনি একরা বিষ্ণু রব্বিক আল্লাহ বলেছে রবের নামের সাথে সম্পর্ক রেখে পড়ো আল্লাহ কথা বলেন যে গস কুতুবাদ সব পড়ো যে আল্লাহ ছাড়াও ওকে নিয়ন্ত্রণ করতে পারে সব শিখ বিদাতে আকিতা পড়ে ওলি আউলিয়ারা দিতে পারেন হ্যাঁ মনের খবর রাখতে পারেন মরিদ আসছে কোথেকে আসছে কি নিয়ে আসছে কি অন্তর নিয়ে সব জানতে পারেন এই সব সিদ্ধি কথা পাল্লা পড়তে পারেন আর এরকম মাদ্রাসা খুলতে বলেনি তো আল্লাহ পাক আলমী বলছেন যে যারা জীবিত আর যারা মৃত তারা সমান হতে পারে না আর কেউ কেউ বলেছেন জীবিত মানে যারা জ্ঞানী আর জ্ঞানী মানে এলিমালা নয় বলছেন যে যারা বুদ্ধিমান বুদ্ধিমান বলি তাহলে পার্থক্য হবে এক হচ্ছে এলমালা আর এক হচ্ছে জাহেল তাই না আমার আর একটা তফসিল হচ্ছে যারা বুদ্ধিমান আর যারা বুদ্ধিহীন কিছু লোক আছে বুদ্ধিমান চালাক চোখ বুঝে তার জন্য কোনটা করলাম কর কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে আর একদল বুঝার চেষ্টা করে না বাপ দাদা করেছে আর এতদিন করেছে ছেড়ে দেবো বুঝার চেষ্টা করে না বুদ্ধিমান আর যারা নির্বোধ সমান হইতে পারে না জীবিত আল্লাহ বলেছেন বুদ্ধিমানদেরকে যারা বুদ্ধি বিবেক বুদ্ধি দিয়ে কাজ নেই আর যারা বুদ্ধিকে কাজে লাগায় না তকলিদ করে অন্ধ অনুকরণ করে বাপ দাদা করে এলো তোর বাপের ধর্ম ছেড়ে দিবি আমাদের দেশে আরো মূর্খামি আছে বলে যদি কেউ যদি শিখ বিদা ত্যাগ করে তৌহিদের কথা বলে তো বলছে তোর বাপকে স্বীকার করবি না তোর বাপকে অস্বীকার করে দিবি মানে যদি তার দিনকে ঠিক করে শির বিদাত মুক্ত হয় তার মানে বাপ ছেড়ে দেওয়া হয় বাপকে স্বীকার করা হয় না এরা হলো নির্বোধ আল্লাহ ওদেরকে মৃত বলেছে আল্লাহ যাকে চান শোনান এর দ্বারা বুঝা গেল আল্লাহ যখন শোনাতে চাইবেন শোনাবেন আল্লাহকে আগুনকে শোনাননি ইসমিয়াশা শুধু মানুষকে শোনান শুধু মৃতকে শোনান আগুন কি মৃত নয় আল্লাহ আগুনকে শুনিয়েছেন ইয়ানারও হে আগুন কোনি বারদাম তুই ঠান্ডা হয়ে যা আল্লাহ শোনান নেই ইসমিয়াশা যাকে ইচ্ছা আল্লাহ শোনাতে পারেন আর যখন ইচ্ছা আল্লাহ শোনাতে পারেন অমা আন্তাবে মুসমাইন মানফিল কবুর হে নাবি তুমি শোনাতে পারবেন না ওই সব ব্যক্তিকে যারা কবরে চলে গেছে এর সাথে স্পষ্ট আয়াত লাগবে যে যারা দাফন হয়ে দুনিয়া থেকে চলে গেছে কবরে তারা শোনে না ওলারা শোনে না এর সাথে আরো কোন স্পষ্ট দলিল লাগবে না স্পষ্ট এটা আল্লাহ বলছেন অমা আন্তাবে মুসমাইন হে নবী তুমিও শোনাতে পারো না তুমি শোনাতে পারো না তো তোমার উম্মতের লোকের আবার শোনাতে পারে নাকি হ্যাঁ মানসিল কবুর যে কবরে চলে গেছে তাহলে কবরবাসীকে তুমি শোনাইতেই পারো না মানে ওরা শুনে না এই আয়াত স্পষ্ট যে যারা কবরে চলে গেছে তারা শুনেছে নবী হোক আর ওলি হোক আর আলেম হোক আর যে কেউ হোক না পীর হোক মুর্শিদ হোক আর আপনি কিবলাই বলেন আর যাই বলেন না কেন যেমন কবরে চলে গেলে কেউ শোনে না তেমনি যার অন্তর কুফরি করে একবারে শক্ত হয়ে গেছে সে তোমার দিনের দাওয়াতের কথা শুনবে না শির বিদাত করে যার অন্তর বাঁকা হয়ে গেছে হকের দাওয়াত তহিদ সন্ন্যতের দাওয়াত শুনবে না আল্লাহ তুলনা করতে চেয়েছেন কবর ওয়ালার সাথে তুলনা করেছেন কাকে কাফের মুশরেককে বিদিনকে শোনাতে পারবে না যে দিনের দিকে আসতেই চাই না পরকাল সম্পর্কে চিন্তাশীল হতে চাই না অত হক বোঝার চেষ্টা করতে চায় না শিরিক ছাড়তেই চাই না কুফুরি ছাড়তে চাই না তাকে শোনাতে পারবে না তাহলে আসল যখন কোনো জিনিসের সাথে তুলনা করা হয় তা আসলটা তো ঠিক আছে না তাহলে বোঝা গেল যে কবরবাসী শোনে না বলে কবরবাসীর সাথে তুলনা করা হয়েছে কাকে কাফের মুশেক আর এর ব্যতিক্রম তারপরেও এক দলের আমাদের দেশের অধিকাংশ যারা যারা সংখ্যাগরিষ্ঠ তাদের তাদের এই ভ্রান্ত বিশ্বাস যে কবর থেকে মেয়ের শোনে বিশেষ করে মেয়ে করলে অলিয়া উলিয়া শোনে অলিয়া উলিয়া শোনে অলিয়া উলিয়া খোঁজ খবর রাখে কি আমার জিয়ারত করলো কি আসলো না আসলো কি আমার দরবারে ওরুস হাজির হইল না হইল শোনে কোরআনে বিপরীত না এগুলো তোমার কাজ হচ্ছে মানুষকে সতর্ক করে দাও আল্লাহর আজাব শাস্তি থেকে যদি তারা না মানে নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি পাঠিয়েছি বিল সত্য নিয়ে সত্য সহ বা সুসংবাদ দাতা করে নাজিরান আর সতর্ককারী করি ওয়াইন আর তোমাকে শুধু একাই পাঠাইনি এমন কোন জাতি ছিল না ওয়াইন মিন উম্মাদ ইন হচ্ছে নাফিয়া এখানে ইন মানে যদির অর্থ নাই আগে এর আগে বলেছি ইনের পরে যদি ইল্লা আসে তাহলে ইন মানে কি হয় নাইয়ের অর্থ হয় ওয়াইন মিন উম্মাতিন মানে মামিন উম্মাতি এমন কোন জাতি ছিল না ইল্লা খালাফিহা নাজির যে জাতি কোন সতর্ককারী আসেনি খালা মানে অতিক্রম করা এমন কোন জাতি আল্লাহ দুনিয়াতে নিয়ে আসেননি যেই জাতির জন্য আল্লাহ সতর্ককারী নবী রসুল পাঠাননি অবশ্যই পাঠিয়েছেন প্রত্যেক জাতিতে নবী রসুল পাঠিয়েছেন এক এক পিরিয়ডের জন্য এক একটা রসুল পাঠিয়েছে যদি না জানে সব সময় একটা রসুল থাকতে হবে এটা নয় এর অর্থ এর অর্থ হচ্ছে যে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য একটা বিশেষ পিরিয়ডের জন্য একজন করে রসুল আল্লাহ ফাকরুল্লাহ আলমিন পাঠিয়েছেন আর শেষ নবী মোহাম্মদ সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠিয়েছেন কারণ যদি বাহ্যিক এই আয়াতের অর্থ এরকম করে রেখে দেন আর তাফসিরটা ঠিকভাবে না বুঝেন তো বলবেন যে নবী সাল্লাম যখন আসলেন শেষ নবী হে তার আগে মক্কার ইতিহাসে ইসমাইল আলী সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলী সালাম ইসমাইল আলী সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত মক্কার কোরেশদের কাছে তো কোনো রসুল আসেনি আর এটা মোটামুটি তিন হাজার কাছাকাছি সময় তিন হাজার বছর কাছাকাছি এতদিন আসেনি কেউ তাহলে প্রশ্ন করতে পারে তো এর উত্তর হচ্ছে যে আল্লাহ ফাকরাবুল ইব্রাহিমের দাওয়াত এই পিরিয়ডের জন্য দিয়েছেন এই আড়াই তিন হাজার বছরের জন্য ইব্রাহিম আলী ইসলামের দাওয়াত তোমাদেরকে এর ওপর থাকতে হবে আর এর ওপর থাকলে ইব্রাহিমী তরিকে আল্লাহর ইবাদত বন্দী করলে তোমাদের জন্য জান্নাত রয়েছে কিন্তু নবী করিমসাল্লামের নবুয়াদ প্রাপ্তির তিনশো বছর পুরে বেশি আগে না তাহলে এই দীর্ঘ তিন হাজার মধ্যে সাতাইশো বছর ধরে যদি তিন হাজার বেরিয়ে তাহলে সাতাশশো বছর বা তারও বেশি তারা তৌহিদের উপর ছিল এতদিন তারা তৌহিদ আল্লাহর একত্রের উপর তাহলে কোন শিল্প ছিল না আরবে কোন শিল্প ছিল না মক্কায় মাত্র তিনশো বছর আগে লোহাই তার নাম তার মান লোহাই আল খোজাই খোজা ব্যবসা করতে আর ব্যবসা করতে গিয়ে ওখানে সুন্দর সুন্দর পুতুল প্রতিমার পূজা হচ্ছে আর পাথরের পূজা হচ্ছে একটা পাথর দেখে খুব চমৎকার লাগলো তাকে যখন খুব চমৎকার লাগলো পাথরটাকে ব্যবসা করে ফিরে আসার সময় উঠিয়ে নিয়ে আসলো নিয়ে আসার পর প্রথম কাবার ছাদের উপর রেখে দিলাম আর এই প্রথম এই পাথরের নাম ছিল হোবাল এই হোবালের পূজা শুরু করলাম হোবাল হচ্ছে সবচেয়ে প্রাচীন প্রতিমা আরব মুসলিক মক্কার কাফের মুসলিমদের করেছদের যার ফলে যখন অহুদে ক্ষয়ক্ষতি করতে পেরেছিল মুসলিমদের কাফেররা মুসলিকরা কয়েসরা তখন তারা জয় দিয়েছিল জয় ধ্বনি দিয়েছিল কিসের বলেছিল হলো হোবাল হোবালের জয় হোবালের জয় করেছিল আবু সুফিয়ান তখন কুফুর অবস্থায় ছিলেন খালিদ হলি অলি কুফুর অবস্থায় ছিলেন হ্যাঁ বলছেন না জয় জয় বলে যারা তো যাই হোক তো এই ওলো হবল বলেছিল তখন নবী সাহেব জবাব দিতে বলেছিলেন সাহাবাই কেরামদেরকে কি জবাব দিয়েছিলেন আল্লাহ আল্লাহ আজাল আল্লাহ আল্লাহ আজাল আর এক দেবী তাদের ছিল ওটা দেবী কারণ যারা মূর্তি পূজা করে কোনোটা দেব হয় কোনোটা দেবী পুরুষেরও পূজা করে নারীরও পূজা করে তারা পুরুষ নারীর পূজা করে তো করে এমনকি লিঙ্গেরও পূজা করে ছাড়ে না কিছু ওদের থিউরি হলো যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে তাদের থিউরি হচ্ছে যে যার মধ্যে সামান্য শক্তি আছে তার তারই পূজা করতে হবে যার মধ্যে শক্তি আছে তার তারই পূজা করতে হবে তো লিঙ্গের মধ্যে এত শক্তি যে এত মানুষ জন্ম দিয়েছে দুনিয়াতে তাই না সুতরাং লিঙ্গ পূজা করতে হবে আর যার ছেলে মেয়ে হয় না যদি কোন মহিলার বাল বাচ্চা না হয় ছেলে মেয়ে না হয় তাকে তো পূজা করতে হয় এসব বাতিল ধর্ম মানুষের তৈরি করা ধর্ম এটা শুধু মুসলিমদের কাছে নেই আমি নিজের চোখে দেখে এসেছি যে নিজামুদ্দিন আউলিয়ার মাজার দিল্লিতে আছে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার ওইখানে এসে দেখি মহিলা মহিলারাকে হিন্দু শিখ মুসলিম সব মহিলা মহিলারা আসছে আর আসার পরে মাজারে জালিতে বুক লাগাচ্ছে টানা বাঁধছে ওই টানা বাঁধার মাধ্যমে ছেলে নিলে আর ওই যে বুকটা লাগাচ্ছে শরীরটা লাগিয়ে দিল জড়িয়ে দিল মাজারের জালির সাথে ওর মাধ্যমে ছেলে নিলে মারিয়া মারিয়া সালামের মতো হ্যাঁ, কার কাছ থেকে নেবে নিজামুদ্দিন আউলিয়ার কাছে আল্লাহর কাছ থেকে নেবে না আল্লাহর কাছে এরা পায় না হতভাগা মরদুদ এরা আল্লাহর কাছে পায় না তো শুধু দোষ দিবেন না অন্যটা যে অন্যরা লিঙ্গ পূজা করে এরাও পূজা করে এরাও কেউ টানা পূজা করে কেউ ঢাল পূজা করে আর কেউ আপনার ওই জালি পূজা করে হ্যাঁ, এরা সব পূজা করে এরাও যদি তাদের কোন পীর বলে দেয় যে তো কেরামতি আছে তো এই ছাড়বে না পূজা করতে এরাও করবে আল্লাহ ফাকরাবুল আল দেখেন যে বলছিলেন মক্কার কথা মাত্র তিনশো বছর আগে এই শিব পুতুল পূজা শুরু হল আর এই মাত্র তিনশো বছরের মধ্যে কাবার চারিদিকে তিনশো ষাটটা মূর্তি সাফার ওপরে একটা আর মার অর্ঘ একটা আর কাবার চারিদিকে তিনশো ষাটটা আর ঘরে ঘরে তো মূর্তির শেষ নেই বরং আরব মুশ্রিকেরা যখন বাণিজ্যিক সফর করত সামদেশের দিকে অথবা এমানের দিকে দুটো সফর হইতো তাদের সুরায় কোরাইশা আছে রেহলাতা শিকায় অসাই <coughs> তখন তারা তখন মূর্তি পাবে কোথায় তখন তারা ছাতুর মূর্তি তৈরি করে ছাতু বুঝেন কেনা ছাতু খান না এখন হ্যাঁ, এখন আর ছাতু এখন আমি মাঝে মাঝে খাই দেশ থেকে ওই বুটের ছাতু দিয়ে পাঠাই ওটা গোল করে খাই অনেক শক্তিশালী তো এই ছাতু তারা ছাতু শ্রেণীর মূর্তি তৈরি করত এটা দুটোই লাভ হইত মাঝে মাঝে যখন সকাল বিকেল সকাল সন্ধ্যা পূজা করতে হবে সামনে রেখে দিল কোনো জায়গায় মরুভূমিতে মাঠে মূর্তি থেকে নেমে আর তারপরে একটু পূজা টুজা করে নিলাম এবং এখানে যারা অনেক হিন্দু আছে ঘরে ছোট ছোট একটা মূর্তি নিয়েছে পকেটে করে আমার লাগেজে করে দেশ থেকে নিয়েছে রেখে দিল পূজা হবে হ্যাঁ, সন্ধ্যে পূজা করে অনেক ঘরে করে হিন্দুদের ঘরে যেগুলি আছে এখানে বাসা কোম্পানির আছে হ্যাঁ আছে তো এইভাবে তারা পূজা করে তো যাই হোক ওইরকম করে তো রাস্তাঘাটে পূজা টুজা করলো সাহাবিরা মুসলমান হওয়ার পরে বলছেন আর নিজের উপর হাসছেন নিজের উপর নিজেরা হাসছেন যখন খুব খিদা লাগতো আর খানাপানি শেষ হয়ে গেছে খেজুর শেষ হয়ে গেছে তখন যেহেতু ছাদে শুকনো ছাদে ওগুলিকে দাঁতে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতাম ওই মূর্তিগুলিকে খেয়ে ফেলতাম এই ছিল মোস্তেকিদের অবস্থা সর্বযুগে মোস্তেকিদের অবস্থা মাজারে বাবার নামে যে টাকা পয়সা পড়ে কে খায় বাবা খায় ওই বাবার কবর নিয়ে যারা পয়সা থাকে পকেটে ঢোকায় এখানে আছে আমাদের ভাই একজন আছে আছে আমাদের আবুল হোসেন বসে থাকতো বলছি যে যখন বেশি টাকা লন্ডনীরা আস্তার বেশি টাকা দিত সিলেটে শাহজালের মাজারে তখন তখন ঢুকিয়ে দিতাম অল্প কিছু দিয়ে গেলাম আর বাকিটা ঢুকিয়ে দিলাম ওই ছাতু খাওয়ার মতে ছাতুর মূর্তি খাওয়া যদি বাবার মধ্যেই ক্ষমতায় থাকে তো ওরা ধরতে পারে না এই যারা দুর্নীতি করছে এত টাকা আত্মসাত করছে বাবার কাজে লাগুক টাকাগুলি গরিব মিসকিনের কাজে লাগুক তো বাবার এতটা ক্ষমতা হয় না যে এত টাকায় আত্মসাত করে খেয়ে নিচ্ছে ও গব্বিন আসকেনরা এদেরকে ধরতে পারে না তাহলে বুঝা গেল যে বাবা লাউ কিছু শুনে না বেচারা শোনে না কোরআন সত্যি বলেছে আল্লাহ শোনে না তারা আল্লাহ বলছেন ওয়াই লোকাজ দিব হে নবী তোমাকে যদি তারা মিথ্যা মনে করে ফাঁকা কাজ যাবে এটা কোনো নতুন কথা নাই যে মোহাম্মদকে মিথ্যা মনে করেছে সাল্লাহ আলী হোসাল্লাম বরং তাদের পূর্বে মিনকাবলিহীন তাদের এদের পূর্বে যেসব নবীরা এসছে তাদেরকেও মিথ্যা মনে করেছে যা আথম রসুল হমিল বাইনা তাদের রসুলগঞ্জ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন অবিল জোবর আর লিখিত কিতাবাদি নিয়ে এসেছিলেন অবিল কিতাবিল মনির আর আলোকপ্রদ বা আলোকময় কিতাব গ্রন্থ নিয়ে এসেছিলেন নবী সলগম কিতাব নিয়ে এসছেন কিতাব মানেনি নবীদের ওপর ইমান নিয়ে আসেনি এটা আগের যুগে হয়েছে আর তোমার সাথেও তাই হচ্ছে আমি কাফেরদের পকড়াও করেছিলাম ফাঁকেই ফাঁকানা নাকির তখন আমার আজাব কত কঠোর ছিল নাকির মানে হচ্ছে আজাব ফাঁকেই ফাঁকানা নাকির তখন আমার আজাব কত কঠোর ছিল তুমি চিন্তা করে দেখো ভিত্তি করে আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন আমাদের গোনা খাতা যেন মাফ করেন কোরআন বুঝার তৌফিক দান করেন কোরআন জীবন গড়ার যেন তৌফিক দান করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহ